রেইন রস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ দ্য নোরাইন এই সিরিজে আলোচিত হবে ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবেন আফান আল্লাহ আনহুর জীবন সময় এবং কর্ম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু আউজুবিল্লাহি মিনাশাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসালাম আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি আলোচ্য সিরিজের অষ্টম পর্ব গত পর্বে আমরা ওসমান ইবন আফান হুতাল আনহু তার শাহাদাতের ঘটনা সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের পর্বে ইনশাআল্লাহ আমরা ওসমান রাজিউল্লাহনুর খিলাফার সময়ে পরিচালিত বিজয় অভিযানগুলো এবং সেখান থেকে নির্বাচিত বিভিন্ন ঘটনা শিক্ষা বা লেসনসমূহ সেগুলো দেখার চেষ্টা করব এখানে একটি বিষয় উল্লেখ্য যে এই সিরিজে ওসমান রাজিউলানহুর জীবনী আলোচনার একেবারে শেষ অংশে এসে আমরা এই আলোচনাগুলো করছি অর্থাৎ বিজয় অভিযানের বর্ণনা এর অর্থ এই নয় যে বিজয় অভিযানগুলো ওসমান ইতলানুর খিলাফতের শেষের সময়ে পরিচালিত হয়েছে বরং বিজয় অভিযান বা জিহাদ ফিসাবিল্লাহ এটা ধারাবাহিকভাবে চলমান ছিল ওসমান ইতলানুর খিলাফতের শেষের দুই বছরে সেই সময়ে ফিতনার কারণে এটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আসে এবং আমরা দেখতে পাই যে সেই সময় থেকে শুরু করে পরবর্তীতে মোয়াবিয়া রাজিদুল্লাহু তিনি খলিফা হওয়ার আগ পর্যন্ত শত্রুদের বিরুদ্ধে কোনো ধরনের জিহাদ পরিচালনা করা সম্ভব হয়নি কারণ আলী রাইতলানহু তিনি যখন খলিফা হয়েছিলেন সেই সময়ে মুসলিমদের মধ্যে যে ফিতনা এবং বিশৃঙ্খলাগুলো সৃষ্টি হয়েছিল সেগুলোর কারণে মুসলিমরা শত্রুদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করতে পারেননি কাজেই সেই ফিতনার আরেকটি বড় ক্ষতি এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি অমর ইতলানুর খিলাফতের সময়ে মুসলিমরা একই সময়ে দুইটি ফ্রন্টে যুদ্ধ বা জিহাদ পরিচালনা করে আসছিলেন একদিকে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে আরেকদিকে বাইজেন্টাইন সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে এবং এর যে সূচনা বা শুরু সেই সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি মূল সূচনা ঘটেছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন রোম সম্রাট পারস্য সম্রাট কিংবা মিশরের যিনি ছিলেন মোকাউকিস তাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠিগুলোতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনটি প্রস্তাব দিয়েছিলেন প্রথম হচ্ছে ইসলাম গ্রহণ করা দুই নম্বর ইসলাম গ্রহণ করতে না চাইলে জিজিয়া প্রদানের মাধ্যমে অমুসলিম হিসেবে থেকে যাওয়ার সুযোগ থাকবে কিন্তু মুসলিমদের শাসন এবং কর্তৃত্বের অধীনে তাদেরকে আসতে হবে এবং এই দুটি প্রস্তাবেও যদি তারা রাজি না হয় তাহলে সেই ক্ষেত্রে তৃতীয় বিষয় অর্থাৎ যুদ্ধের মাধ্যমে উভয় দলের মধ্যে ফয়সলা হবে সুতরাং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চিঠিগুলোর মাধ্যমেই এই বিজয় অভিযানের মূল সূচনা এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিক্ষা কোরআন এবং হাদিসের যে নীতি সেগুলিকে অনুসরণ করার মাধ্যমেই আউ করা সিদ্দিক ইতলানহু জিহাদ পরিচালনা করেছেন একদিকে রোমান আরেকদিকে পার্শ্ব সাম্রাজ্যের বিরুদ্ধে ওমর ইদলানহু তিনিও তার খিলাফতকালে একই নীতি বা পলিসিকে অনুসরণ করে আসছিলেন এবং ওসমান ইবনে আফান ইদলানহু তিনিও সেই একই নীতি বা পলিসিকে অনুসরণ করে আসছিলেন কারণ এই পলিসি বা নীতি সেগুলোর ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্না কাজেই কোনো খলিফার এখতিয়ার নেই যে তিনি নিজে কোরআন এবং সুন্নার বাইরে গিয়ে এই অভিযানগুলোকে বন্ধ করে দিবেন কাজেই এই অভিযানগুলো বিজয় অভিযান এগুলো ধারাবাহিকভাবেই পরিচালিত হয়ে আসছিল তবে আমরা দেখতে পাই যে ওসমান ইবনে আফান ইতলানহু তার সময়ে এসে কিছু নতুন আঙ্গিক সংযোজিত হয়েছিল এর আগে মুসলিমরা যতগুলো যুদ্ধ বা জিহাদ করেছে সবগুলোই ছিল স্থলভাগে কিন্তু ওসমান ইবনে সময়ে তিনি নৌবাহিনী গঠন করলেন এবং নৌপথে যুদ্ধ করার প্রয়োজনীয়তা সমুদ্রপথে যুদ্ধ করার প্রয়োজনীয়তা ব্যাপকভাবে দেখা দিয়েছিল কারণ বাস্তবে সেই সময়ে মুসলিমরা একেবারে সমুদ্র সীমানা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তাদের খিলাফা বিস্তৃত করতে করতে সুতরাং তাদের মাঝে এবং শত্রুদের মাঝে একমাত্র পার্থক্য যা ছিল সেটা হচ্ছে সমুদ্র এবং এক্ষেত্রে সমুদ্র একটি ন্যাচারাল ব্যারিয়ার বা প্রাকৃতিক প্রতিরক্ষা বা বাধা হিসেবে সুরক্ষা দেওয়ার পরিবর্তে আমরা দেখতে পাই যে সেটা বাইজেন্টাইন সাম্রাজ্য বা রোমানদের জন্য মুসলিমদের ভূমিতে আক্রমণ করার একটি সহজ রাস্তায় পরিণত হয়েছিল কারণ বাইজেন্টাইন সাম্রাজ্য তাদের যে নৌবাহিনী ছিল সেটা ছিল সেই সময়ের বিখ্যাত নৌবাহিনী এবং তাদের উপাধি ছিল তাদেরকে বলা হতো যে তাদের বাহিনী হচ্ছে লর্ড অফ দ্য মেডিটেরিয়ান বা ভূমধ্য সাগরের প্রভু তারা তাদের নৌবাহিনী কাজেই তাদেরকে মোকাবেলা করার জন্য এবং তারা যে সমস্ত হামলা পরিচালনা করত মুসলিম সীমান্তে উপকূলবর্তী এলাকায় সেগুলোকে দমন করার জন্য মুসলিম নৌবাহিনী গঠন করা এটা ছিল সময়ের দাবি একদিকে আমরা দেখতে পাই অমর বিন খাতাব রাইতালনের সময়ে একুশ হিজড়িতে মিশর বিজয় হয়েছিল এবং মিশরের সমুদ্র উপকূল আলেকজান্দ্রিয়া সেটাও বিজয় হয়েছিল এবং সেই শহর বিজয়ের ঘটনা থেকে আমরা দেখতে পাই যে আলেকজান্দ্রিয়া সেই দুর্গ বিজয় করতে গিয়ে আমর ইমলাস রেতলানহু তার বেশ লম্বা সময় লেগে যাচ্ছিল কারণ হচ্ছে আলেকজান্দ্রিয়া সেটা ছিল উপকূলবর্তী শহর এবং যদিও মুসলিম তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিলেন কিন্তু সমুদ্র পথে তাদের জন্য প্রয়োজনীয় সাপোর্ট আসছিল ফলে সেই দুর্গের পতন এবং বিজয় করতে বেশ লম্বা সময় লেগে যাচ্ছিল এবং সেই সময় যেহেতু মুসলিমদের কোনো নৌবাহিনী বা নেভি ছিল না সেই কারণে আমর ইবুল্লাস আলেকজান্দ্রিয়াকে মিশরের রাজধানী হিসেবেও গ্রহণ করেননি কারণ উপকূলবর্তী একটি অরক্ষিত শহরকে রাজধানী হিসেবে নির্বাচিত করলে সমস্ত প্রদেশেই বিশৃঙ্খলা দেখা দিবে কারণ উপকূলবর্তী সেই শহরে যেহেতু কোনো সুরক্ষা বা প্রতিরক্ষার ব্যবস্থা ছিল না কাজে আমর ইবুল্লাহ ইসলাহু তিনি সেই সময় হুস্তাদকে মিশরের রাজধানী হিসেবে গ্রহণ করেছিলেন পরবর্তী ইতিহাসে যেই শহরটি কায়রো নামে পরিচিত হয়েছে এবং বর্ধিত হয়েছে কাজে এটা ছিল বাস্তবতা যে সেই সময় মুসলিমরা বিভিন্ন দিক থেকে একটি নৌবাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করছিলেন আরেক দিক থেকে আমরা দেখতে পাই মুয়াবিয়া রদিউতলানহু তিনি অমর ইবুল খাতাব রাইতলানোর কাছে চিঠি লিখে এই বিষয়ে প্রয়োজনীয়তা উপস্থাপন করছিলেন তিনি বলেছিলেন যে বাইজেন্টাইন সাম্রাজ্য তারা হিমসের এত কাছে হিমস সিরিয়ার একটি উপকূলবর্তী এলাকা একটি প্রদেশ সেখান থেকে তিনি লিখেছেন যে বাইজেন্টাইন সাম্রাজ্যের অবস্থান এত কাছে যে আমরা সাইপ্রাসের রোমান বাসিন্দাদের কুকুরের ডাক এবং মোরগের ডাক পর্যন্ত শুনতে পাই স্বাভাবিকভাবেই মোয়াবিয়া ইতলাম এটি একটি উপমা হিসেবে ব্যবহার করেছেন যে সাইপ্রাসের অবস্থান কত কাছে সেটা খলিফা অমরের কাছে বোঝানোর জন্য সমুদ্র পথে আমরা দেখতে পাই যে সিরিয়া থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দূরবর্তী একটি দ্বীপ হচ্ছে সাইপ্রাস আরেকটি বিষয় হচ্ছে যে রোমান সাম্রাজ্য তারা যখন নৌবাহিনী নিয়ে মুসলিমদের এলাকায় আক্রমণ করতে আসতো সেই ক্ষেত্রে তারা সাইপ্রাসে এসে বিশ্রাম নিত যাত্রাবিরতি গ্রহণ করত এবং সেখান থেকে মাত্র পঁচাশি কিলোমিটার দূরত্ব সিরিয়ার উপকূলে কাজে সফরের ক্লান্তি ছেড়ে ফেলে সম্পূর্ণ সজীব সতেজ হয়ে তারা মুসলিমদের উপর হামলা পরিচালনা করতে পারত ফলে মোয়াবিয়া রিতলানহ অমর ইবুল খাতাবের কাছে এই বিষয়ের প্রয়োজনীয়তা তুলে ধরলেন এবং বললেন যে মুসলিমদের একটি নৌবাহিনী গঠন করা প্রয়োজন কিন্তু অমর ইবুল খাতাব রাইতলানহু তিনি এই বিষয়টিকে ভিন্ন আঙ্গিক থেকে চিন্তা করছিলেন অমর রাইতলানহু তিনি দেখছিলেন যে সেই সময় মুসলিমরা এত দ্রুত চতুর্দিকে তাদের খিলাফার বিস্তার ঘটাচ্ছে এত দ্রুত নতুন নতুন ভূমি নতুন নতুন মানুষ ইসলামে আসছে কাজেই সেই অঞ্চলগুলোতে যে বিজয় মুসলিমরা অর্জিত করছে সেগুলোকে স্থিতিশীলতা দেওয়া প্রয়োজন সেই অঞ্চলগুলোতে বিজয়কে স্থায়ী করা প্রয়োজন যেমন খোরাসনে যে অঞ্চলগুলো বিজয় হচ্ছিল সেখানে প্রায়ই বিভিন্ন লোকেরা বিদ্রোহ করছিল এবং এই প্রসঙ্গে অমর বিন খাতাব রাইতলানু আহনফ বিন কায়েস তাকে ডেকে নিয়ে এসে জানতে চেয়েছিলেন এবং তিনি নিষেধ করে দিয়েছিলেন যে নতুন কোনো এলাকা যেন আর বিজয় করা না হয় আহনফ বিন কায়েস তিনি সেই সময় অমর বিন খাত্তাবকে পরামর্শ দিয়ে বলেছিলেন যে এর মূল কারণ হচ্ছে পারস্য সম্রাট ইয়াস দিজার্থ সে সীমান্তবর্তী এলাকায় পালিয়ে গিয়েছে এবং সেখানে গিয়ে লোকেদেরকে সে বিদ্রোহে উস্কানি দিচ্ছে এবং সেই সময়ে আহনব বিন কায়েস তিনি অমর ইবুল খাত্তাবের কাছে অনুমতি চাইলেন যে বিজয় অভিযান অব্যাহত থাকুক এবং শেষ পর্যন্ত অমর ইবুল খাতাব খোরাসানি বিজয় অভিযান অব্যাহত রাখার অনুমতি আহনব বিন কায়েসকে দিয়েছিলেন আমরা কথা বলছিলাম যে প্রসঙ্গ নিয়ে সেটা হচ্ছে যে অমর ইবুল খাত্তাবের কাছে মুয়াবের ইতলানহু তিনি প্রস্তাব পেশ করেছিলেন যে মুসলিমদের একটি নৌবাহিনী গঠন করা খুবই জরুরি খুবই প্রয়োজন অমর ইতলানহু তিনি এই বিষয়ের জন্য মতামত জানতে চাইলেন আমর ইবুল্লাস রাদিলতালাহুর কাছে যিনি প্রস্তাব পেশ করেছেন স্বাভাবিকভাবে তিনি সেই প্রস্তাবের পক্ষে মতামত দিবেন কাজেই মহাবিয়া রাইতলানহুর কাছ থেকে মতামত না নিয়ে অমর ইবুল খাতাব রাইতলানহু আরেকজন উপকূলবর্তী এলাকার গভর্নর মিশরের গভর্নর আমর ইবুল্লাহ রাইতলানহু তার কাছে জানতে চাইলেন যে তুমি আমার কাছে সমুদ্রের বর্ণনা দাও এবং সমুদ্রে যারা আরোহণ করে নাবিক তাদের বর্ণনা আমার কাছে উপস্থাপন করো সেই সময়ের পৃথিবী আজ থেকে চোদ্দোশো বছর আগের পৃথিবী বর্তমান পৃথিবীর মতো ছিল না স্বাভাবিকভাবেই বর্তমান পৃথিবীতে কোনো একটি অঞ্চলের বৈশিষ্ট্য বা ছবি সেখানে না গিয়েও আমরা ভিডিও বা ছবির মাধ্যমে দেখে বুঝতে পারি কিন্তু সেই সময় পৃথিবীতে এর সুযোগ ছিল না কাজে আমর ইবুল্লাহ সাল্লাহ তিনি একটি সচিত্র বর্ণনা খলিফা অমরের কাছে পাঠালেন তার লেখার মাধ্যমেই তিনি এমন একটি বর্ণনা প্রদান করলেন যেন অমর ইবুল খাত্তাব তার চোখের সামনেই দেখতে পাবেন যে সমুদ্র কেমন এবং সেই সমুদ্রে যারা আরোহণ করেন তাদের অবস্থাই বা কী আমর ইবনুল্লাস তিনি লিখলেন যে বিরাট কোনো জন্তুর উপরে যদি ক্ষুদ্র কোনো প্রাণী আরোহণ করে সমুদ্রের দৃষ্টান্ত হচ্ছে সেই রকমের যেমন বোঝার জন্য আমরা চিন্তা করতে পারি যে বিশাল আকারের একটি হাতির পিঠে যদি ছোট্ট একটি শিশু আরোহণ করে তাহলে তার মধ্যে কেমন অনুভূতির সৃষ্টি হবে অথবা যদি তার থেকেও বড় যে প্রাণীগুলো যেগুলো বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে যেমন ডাইনোসর ডাইনোসরের পিঠের উপর যদি কোনো একজন মানুষ চেপে বসে তাহলে সেই মানুষ কেমন অনুভব করবে আমর ইবনুল লিখেছেন সমুদ্র দৃষ্টান্ত দিয়ে যে এর দৃষ্টান্ত হচ্ছে সেই রকমের যদি কোনো ক্ষুদ্র প্রাণী বিরাট আকারের কোনো জন্তুর উপর চেপে বসে সেই জন্তু যদি থেমে থাকে তবুও তার মধ্যে ভয় সৃষ্টি হয় আর যদি চলতে শুরু করে তাহলে সেই আরোহণকারীর মাথায় কাজ করে না এবং তার মনের মধ্যে ভয়ভীতি সন্দেহ সংশয় সৃষ্টি হয় এভাবে আমার ইবুল্লাহ ইতলানহ তিনি সমুদ্রের বর্ণনা দিলেন এরপর তিনি নাবিকদের সম্পর্কে বর্ণনা দিয়ে বললেন যে তাদের দৃষ্টান্ত হচ্ছে একটি লাঠির উপরে চলাচলকারী পোকার মতো লাঠিটি যদি কাত হয়ে যায় তাহলে তারা ডুবে যায় আর যদি তারা বেঁচে যায় তাহলে তারা অবাক হয় অর্থাৎ সমুদ্রে অভিযান কিংবা সমুদ্রে সফর করা সেটা কতটা কঠিন সেই বিষয়গুলো তিনি তুলে ধরলেন সাধারণভাবে আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে অনেক মানুষই বিভিন্ন রকমের যানবাহনে চলাচল করতে গেলে নানা ধরনের মোশন সিকনেসে আক্রান্ত হয়ে থাকেন যেমন অনেকে বাসে চলাচল করলে তাদের বাসের জার্নি এটা সহ্য হয় না মাথা ঘোরাতে শুরু করে এবং অনেক সময় বমি হয়ে যায় সাধারণ যানবাহনের তুলনায় আরও বেশি মোশন সিকনেস দেখা দেয় যখন কোনো ব্যক্তি কোনো নৌযানে আরোহণ করেন কারণ নদীতে বা সমুদ্রে বড় বড় ঢেউ থাকে সেই ক্ষেত্রে এই সিকনেস আরও বেশি দেখা যায় যেটাকে বলা হয়ে থাকে সি সিকনেস কাজেই সমুদ্রে আরোহণ করা সমুদ্রে সফর করা কিংবা সরাসরি যুদ্ধ পরিচালনা করা এটা সহজ কোনো বিষয় ছিল না আমর ইবনুল্লাহ রাইতলানহু সেই বিষয়গুলো অমর ইবনুল খাত্তাবের কাছে স্পষ্টভাবে তুলে ধরলেন অমর রাইতলানহু সব কিছু বিবেচনা করে খলিফা হিসেবে তিনি ইস্তিহাত করলেন এবং যার এখতিয়ার খলিফার থাকে তিনি সিদ্ধান্ত নিলেন যে মুসলিমদের জন্য এই অবস্থায় নৌবাহিনী গঠন করা যাবে না তিনি মোয়াবিয়ার ইতলানুর প্রস্তাবকে নাকচ করে চিঠি পাঠালেন তিনি লিখলেন না বরং সেই সত্তার কসম করে বল যিনি মোহাম্মদ সাল্লাহ আসলামকে সত্য সহকারে পাঠিয়েছেন অর্থাৎ আল্লাহর কসম করে তিনি বললেন যে আমি মুসলিমদেরকে সমুদ্রীয় অভিযানের অনুমতি দিতে পারি না তিনি আরও লিখেছেন আল্লাহর কসম করে বলছি যে একজন মুসলিমের জীবন আমার কাছে সমগ্র বাইজেন্টাইন সাম্রাজ্যে যা রয়েছে তার থেকেও বেশি দামি কাজেই এই ব্যাপারে তুমি আমাকে পরামর্শ দেওয়া থেকে বিরত হও অমর ইবুল খাতাব রাইতলানহু তিনি একজন খলিফার অবস্থান থেকে মুসলিমদের জীবনের নিরাপত্তা এই বিষয়গুলো নিয়ে ভাবছিলেন এটাই হচ্ছে একজন খলিফা এবং খলিফার অনুসারী মুসলিমদের মধ্যে পারস্পরিক সম্পর্ক মুসলিমদের যিনি আমির বা নেতা তার কাজ হচ্ছে তার অধীনস্থ ব্যক্তিদের নিরাপত্তা প্রদান করা এবং এই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে মুসলিমদের নেতৃবৃন্দ এবং বিপরীতে কুফার নেতৃবৃন্দের অবস্থানের মধ্যে কত রাত দিন পার্থক্য মুসলিমদের যিনি নেতা বা খলিফা আমির তিনি চান তার অনুসারীদেরকে রক্ষা করতে অপরদিকে সেই মুসলিম অনুসারীরা তারা চায় যুদ্ধে সামিল হতে এবং সেখানে গিয়ে শাহাদত বরণ করতে অপরদিকে কুফা নেতৃবৃন্দ কিংবা তাদের যে সমাজ এবং সভ্যতা সেখানে আমরা দেখতে পাই যে তাদের যারা নেতৃবৃন্দ তারা চায় তারা বেঁচে থাকুক এবং বিনিময়ে তাদের অনুসারীরা গিয়ে যুদ্ধ করতে শুরু করুক এবং কাফেরদের নেতৃবৃন্দের যারা অনুসারী তারা আবার যুদ্ধে যেতে চায় না যে কারণে বর্তমান সময়ের বাস্তবতা থেকেও আমরা দেখতে পাই ইরাক আফগানিস্তান এই সমস্ত অঞ্চল থেকে যে সমস্ত আমেরিকান সৈন্যরা ফেরত যায় যুদ্ধ শেষে তাদের একটি বড় সমস্যা হচ্ছে তাদের মানসিক সমস্যা যুদ্ধের আগেও তারা যুদ্ধে আসতে রাজি থাকে না যুদ্ধে আসার পরেও যুদ্ধের ভয়াবহতা সেগুলোকে তারা সহ্য করতে পারে না এবং যে সমস্ত অন্যায় অপকর্ম তারা করে সেগুলোর কারণে পরবর্তীতে তারা নানা রকমের মানসিক সমস্যায় আক্রান্ত হয়ে থাকে অমর ইতলানহ তিনি মুসলিমদের জীবনের নিরাপত্তা নিয়ে ভাবছিলেন এবং তিনি বললেন যে একজন মুসলিমের জীবনের নিরাপত্তা তার কাছে সমস্ত বাইজেন্টাইন সাম্রাজ্যে যা রয়েছে তার থেকেও বেশি দামি এই প্রসঙ্গে আরেকটি বিষয় আমরা দেখতে পাই যে মুসলিমদের জীবনে নিরাপত্তা বা পবিত্রতা মুসলিমদের যান এবং মালের পবিত্রতা কত বেশি কারণ বর্তমানে আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করছি যেখানে মুসলিমদের যান এবং মালের কোনো নিরাপত্তা নেই এবং এটা পানির থেকেও সস্তা হয়ে গিয়েছে ইমাম আলমুনজিরি রাহিমাউল্লাহ তার কিতাব তার হাদিসের কিতাব তারগিব অল তাহারিব সেখানে একটি হাদিস উপস্থাপন করেছেন হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লা ইবনে আমর ইবনুল্লাস আল্লাহ তাল্লাহ আনহুমা তিনি বলেছেন যে আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দেখলাম তিনি পবিত্র কাবা তাফ করছেন এবং সেই সময় তিনি বলছিলেন তিনি বলছিলেন যে হে কাবা তুমি কত পবিত্র এবং কত উত্তম তুমি কত পবিত্র এবং তোমার সুবাস কত এবং তোমার সুবাস কত চমৎকার কত উচ্চ এবং মহান তোমার পবিত্রতা এরপর রাসুল্লাহ সাল্লাহাম তিনি বললেন কিন্তু সেই সত্তার কসম করে আমি বলছি যার হাতে মোহাম্মদের জীবন যে একজন মুসলিমের একজন মুমিনের যান এবং মালের যে পবিত্রতা সেটা আল্লাহর কাছে এই কাবা তোমার পবিত্রতার থেকেও বেশি সুতরাং রাসুল্লাহ সাল্লাহাম তিনি বলছেন যে একজন মুসলিমের যান এবং মালের পবিত্রতা আল্লাহর কাছে কাবার পবিত্রতার থেকেও বেশি কাজেই সমুদ্রপথে অভিযান পরিচালনা করতে গেলে মুসলিমদের জীবনে নিরাপত্তার বিষয়টি একটি বড় চিন্তার বিষয় ছিল কিন্তু এরপরে মোয়াবিয়া রাইতলানহু তিনি এই বিষয়ে হাল ছাড়লেন না তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং পরবর্তীতে অমর ইবুল খাতাবের পর যখন ওসমান ইবনে আফান রাইতলানহু তিনি খলিফা হলেন সেই অবস্থায় আবারও তিনি এই বিষয়ে প্রস্তাব পেশ করলেন এবং শুরুতে ওসমান রাইতলানহু তিনিও রাজি হচ্ছিলেন না তিনি মোয়াবিয়া রাইতলানহুকে বলছিলেন যে আমি সেই বিষয় সম্পর্কে খুব ভালোভাবেই জানি যখন তুমি অমরের কাছে এই বিষয়ে প্রস্তাব পেশ করেছিলে এবং অমর কী জবাব দিয়েছিলেন সেটাও আমার জানা রয়েছে কাজেই সমুদ্রে অভিযানের কোনো অনুমতি আমি তোমাকে দিচ্ছি না কিন্তু মহাবীর ইতলানু তিনি বারবার এই প্রসঙ্গে তাকে প্রস্তাব পেশ করতে থাকেন এবং এভাবে বলতে থাকেন যে এটা আসলে খুব বড় কোনো বিষয় নয় সমুদ্রপথে সিরিয়া থেকে সাইপ্রাস খুব বেশি দূরত্ব নয় শেষ পর্যন্ত ওসমান ইবনে আফান ইতলানু তিনি রাজি হলেন তবে কিছু শর্ত প্রদান করলেন নিরাপত্তার বিষয়টির দিকে লক্ষ্য রেখে ওসমান রাইতলানহু মুয়াবিয়া রাইতলানহুকে এই প্রস্তাব পেশ করলেন তিনি বললেন তুমি সমুদ্রপথে অভিযান পরিচালনা করতে পারবে এই অনুমতি আমি দিচ্ছি তবে একটি শর্ত রয়েছে সেটা হচ্ছে তোমার স্ত্রীকে তোমার সঙ্গে সেই অভিযানে নিয়ে যেতে হবে অর্থাৎ নিজের স্ত্রীকে যখন কেউ একটি যুদ্ধের অভিযানে নিয়ে যাবে সেই ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি স্বাভাবিকভাবেই অনেক জোরের সঙ্গে নিশ্চিত করা হয়ে থাকে এবং দ্বিতীয় বিষয় ওসমান ইতলানহু সেই অভিযানে যোগদান করা মুসলিমদের জন্য অপশনাল বা ঐচ্ছিক করে দিলেন কাউকে বাধ্য করার কোনো সুযোগ রাখলেন না এমনকি লটারির মাধ্যমেও র্যান্ডমলি কোনো ব্যক্তিদেরকে অভিযানের জন্য নির্বাচিত করা হবে সেটাও তিনি নিষেধ করে দিলেন এবং বললেন যে শুধুমাত্র যারা নিজে থেকে যেতে আগ্রহী হবে তাদেরকেই তুমি এই বাহিনীতে এবং অভিযানে নিয়ে যেতে পারবে অথচ সেই সময়ের অন্যান্য যেই যুদ্ধ বা জিহাদগুলো পরিচালিত হচ্ছিল সেখান থেকে আমরা দেখতে পাই যে স্থল পথে যুদ্ধ করা জিহাদে সামিল হওয়া সেটা সেই সময় মুসলিমদের জন্য খলিফা বাধ্যতামূলক করে দিয়েছিলেন কাজেই ওসমান ইবনে আফর কানুর সময়ে স্থলপথে জিহাদে সামিল হওয়া সক্ষম মুসলিমদের জন্য বাধ্যতামূলক ছিল বিভিন্ন স্থানে মুসলিম ভূমিতে ঘাঁটি ছিল বেস ছিল যেমন কুফা বাসরা এগুলো ছিল এক একটি ঘাঁটি যেখান থেকে সৈন্যদেরকে পরবর্তীতে বিভিন্ন ফ্রন্টলাইনে পাঠানো হতো একই রকমভাবে শামে বিভিন্ন অঞ্চলে প্রচুর দুর্গ ছিল ঘাঁটি ছিল সেখানে মুসলিম মুজাহিদিনরা তারা স্থায়ীভাবে অবস্থান করতেন যেমন আমরা দেখতে পাই যে শুধুমাত্র কুফাতেই চল্লিশ হাজার মুসলিম মুজাহিদ তারা সেখানে ছিলেন এবং সেখানে দশ হাজার জন করে চার বছরে এটা রোটেট হতো অর্থাৎ প্রত্যেক চার বছরে তাদেরকে একবার করে যুদ্ধে অবশ্যই যোগদান করতে হতো চোদ্দোশো বছর আগে সেই পৃথিবীতে কোনো একটি বেইজ বা ঘাঁটিতে চল্লিশ হাজার সৈন্য মোতায়েন থাকা এটি অনেক বড় একটি সংখ্যা একইভাবে আমরা দেখতে পাই যে মোয়াবিয়ার ইতলানহ যখন তিনি সাইপ্রাস বিজয় করেছিলেন দ্বিতীয় অভিযানে সেই সময় তিনি বারো হাজার মুসলিম মুজাহিদকে সেখানে একটি বেস বা ঘাঁটি স্থাপন করে স্থায়ীভাবে মোতায়েন রেখেছিলেন কাজে এই পরিসংখ্যানগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় মুসলিমদের জীবনযাত্রায় জিহাদ ছিল একটি স্বাভাবিক বিষয় নিয়মিত জীবনযাপনের অংশ কিন্তু বর্তমানে আমরা যেহেতু সামরিক রাজনৈতিক দিক থেকে পরাজিত আমাদের মন মানসিকতা অনেক দিক থেকে পরাজিত ইসলামের বাইরে অন ইসলামিক আদর্শগুলোকে আমরা অনুসরণ করছি কাজেই জিহাদের এই স্বাভাবিক বিষয়গুলি আমাদের কাছে অনেক অজানা অচেনা এবং আশ্চর্য বিষয়ে পরিণত হয়েছে অমর ইকলাহু যখন কাদেসিয়া যুদ্ধের পরিস্থিতি সেই সময় তিনি বাধ্যতামূলক করে দিয়েছিলেন যে মুসলিমদেরকে অবশ্যই জিহাদে যোগদান করতে হবে তিনি বিভিন্ন প্রদেশে যারা প্রাদেশিক গভর্নর ছিলেন তাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন তিনি বলেছিলেন যে প্রত্যেক সাহসী ঘোড়সওয়ার যাদের অভিজ্ঞতা রয়েছে অথবা ঘোড়া রয়েছে কিংবা অস্ত্র রয়েছে তাদেরকে অবশ্যই যুদ্ধে যোগদান করতে হবে যদি তারা স্বেচ্ছায় চলে আসে তাহলে খুবই ভালো আর যদি না আসে তাহলে শক্তি প্রয়োগ করে তাদেরকে বাধ্য করতে হবে অমর ইতলানহ গভর্নরদেরকে নির্দেশ দিয়েছিলেন দ্রুত করবে দেরি করবে না সঠিক কাজ করবে কাউকে ছাড়বে না কাজেই অমর ইবুল খাতাব রাইতলানহ তিনি প্রথম খলিফা হিসেবে যুদ্ধে যোগদান করা মুসলিমদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছিলেন এবং সেই সময়ে দেওয়ান নিযুক্ত করা হয়েছিল অর্থাৎ যিনি লিপিবদ্ধ রাখবেন হিসাব রাখবেন কারা যোগদান করছে কারা করছে না এবং সেই অনুসারে মুসলিম মুজাহিদিনদেরকে সরকারি কোষাগার বাইতুল মাল থেকে ভাতা বা বেতনও প্রদান করা হতো একই নীতি ওসমান রাইতলানহ তিনিও অক্ষুণ্ণ রেখে আসছিলেন কাজে উভয় সময়েই আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের জন্য জিহাদে যোগ দেওয়া এটা বাধ্যতামূলক ছিল জিহাদ এটা সাধারণ কোনো রাজ্য বিস্তারের যুদ্ধের মতো নয় বরং এটি ইসলামের একটি ইবাদতের অংশ এবং এটি হচ্ছে ফরজ ইবাদত এই প্রসঙ্গে ফিখের কিতাবাদিতে আমরা দেখি যে জিহাদ যে ফরজ এটা নিয়ে কোনো ধরনের দ্বিমত দেখা যায় না কিন্তু দুঃখজনক বিষয় যে বর্তমানে ইসলামের যে বিষয়গুলো সবচেয়ে বেশি অপপ্রচার এবং বিভ্রান্তির শিকার তার মধ্যে প্রধান হচ্ছে জিহাদ ফিসাবিল্লাহ বর্তমানে জিহাদ শব্দটি ইসলামের একটি মজলুম পরিভাষায় পরিণত হয়েছে অন্যান্য পরিভাষার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সাধারণ মুসলিমরা তারা খলিফা শব্দের অর্থ গ্রহণ করেছে খলিফা মানে কি যারা কাপড় সেলাই করে বা দর্জি কাজী শব্দের অর্থ কাজী বিচারক যিনি ইসলামী আইন অনুসারে বিচার করবেন কাজী শব্দের অর্থ বর্তমানে রূপান্তরিত হয়েছে এভাবে যিনি বিবাহ নিবন্ধন করে থাকেন বা ম্যারেজ রেজিস্টার একই রকমভাবে জিহাদ শব্দের পারিভাষিক অর্থ সেগুলোকে বাদ দিয়ে আমরা শাব্দিক অর্থকে গ্রহণ করছি এবং সমস্ত রকমের কষ্ট কষ্ট সংগ্রাম চেষ্টা সেগুলো দিয়ে জিহাদকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি অথচ যখন কিনা ইসলাম বিজয়ী ছিল সকল দিক থেকে সামরিক দিকে রাজনৈতিক দিকে এবং রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম ছিল সেই সময়ের কিতাবাদী যদি আমরা দেখি তাহলে এই ধরনের বিভ্রান্তি থেকে মুক্ত এবং সঠিক মতামত আমরা দেখতে পাই কাজেই সমসাময়িক কোনো কিতাব নয় পূর্ববর্তী সময়ে সংকলিত একটি কিতাব থেকে আমরা এই বিষয়ে কিছু অংশ উপস্থাপন করছি শাহেক ইবনে নুহাস রহিমাউল্লাহ তিনি নিজেও একজন মুজাহিদ ছিলেন এবং শাহাদাত বরণ করেছেন তার বিখ্যাত কিতাব মাসেরি আলা সোয়াক সেখানে তিনি একটি অধ্যায় রেখেছেন যার শিরোনাম হচ্ছে যে জিহাদ কি ফরজে আইন নাকি ফরজে কিফায়া এ প্রসঙ্গে এবং এই প্রসঙ্গে তিনি ফুকাহে কেরামের বিভিন্ন মতামতকে উল্লেখ করেছেন শাইখ ইমরান নুহাস রাহিমাউল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন আটশো চোদ্দ হিজড়িতে কাজেই যে কিতাব থেকে আমরা উদ্ধৃতিগুলো উল্লেখ করতে যাচ্ছি সেটা বর্তমান সময় থেকে প্রায় ছয়শ বছর আগের সংকলিত একটি কিতাব তিনি সেখানে মতামত উল্লেখ করে শুরুতে ভূমিকা দিয়ে লিখেছেন তিনি বলছেন যে এই বিষয়টি ভালোভাবে অনুধাবন করা উচিত যে অমুসলিমদেরকে তাদের ভূমিতে আক্রমণ করা এটি মুসলিমদের উপর একটি সমষ্টিগত বাধ্যবাধকতা বা ফরজে কিফায়া এবং এই বিষয়টি আলেমদের ইজমার মাধ্যমে সাব্যস্ত হয়েছে তিনি আরও বলেছেন অবশ্য কেউ কেউ এমনকি এটাকে ফরজে আইন বলেও মতামত প্রদান করেছেন যেমন ইবন আল মুসাইয়াব এবং ইবনে সুব্রুমা এরপর তিনি ইমামা শাফি রাহিমাউল্লাহ তার মতামত উল্লেখ করেছেন ইমামা শাফি তিনি এই প্রসঙ্গে বলেছেন যে কমপক্ষে বা ন্যূনতম জিহাদে অংশগ্রহণ করা এটা বছরে একবার এবং এর থেকে বেশি করা হলে এটা সব সময়ের জন্যই উত্তম জিহাদ ছাড়া একটি বছরও অতিবাহিত করার সুযোগ নেই ব্যতিক্রম যদি মুসলিমদের দুর্বলতা কিংবা শত্রুরা সংখ্যা অনেক বেশি হয় অথবা মুসলিমরা যদি প্রথমে আক্রমণ করে সেই ক্ষেত্রে মুসলিমদের নির্মূল হওয়ার যদি কোনো শঙ্কা থাকে অথবা উপায় উপকরণের কোনো স্বল্পতা থাকে কিংবা এই ধরনের কোনো কারণ থাকে এরপরই মামার শাফি তিনি আরও বলছেন কাজে যদি কোনো জরুরত না থাকে তাহলে কাফেরদের বিরুদ্ধে জিহাদ পরিচালনায় এক বছরের বেশি বিলম্ব করার কোনো অনুমতি নেই এরপর ইমামুল হারামাইন দিয়াউদ্দিন আব্দুল মালিক ইবনে ইউসুফ আল জুয়াইনি আর শাফি আরেকজন শাফি আলেম যাকে সেই সময়ের আলেমরা ইমামুল হারামাইন এই উপাধি দিয়েছিলেন তিনিও ফিখের মতামত উপস্থাপন করেছেন তিনি বলছেন যে আমি উসুলের আলেমদের মতামতকে গ্রহণ করেছি এবং তারা বলেছেন জিহাদ একটি বাধ্যতামূলক আহ্বান এবং যতক্ষণ পর্যন্ত একজন অমুসলিম থাকবে অথবা তারা অমুসলিম হিসেবে মুসলিমদের অধীনস্থ না হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত জিহাদ এটা বাধ্যতামূলক এবং অবশ্যই সাধ্যমতো একে কায়েম রাখতে হবে তিনি আরও বলেছেন কাজেই জিহাদ শুধুমাত্র বছর একবার নয় যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে আরও ঘন ঘন একে পরিচালিত করতে হবে এবং তিনি বলেছেন যে ফিখের আলমরা যা বলেছেন অর্থাৎ বছর একবার এর কারণ সাধারণত যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো করতে গিয়ে যতটুকু সময় লাগে সেই কারণে বছরে একবার এইভাবে বলা হয়েছে হাম্বুলি মাঝহাবের কিতাব আল মুগনি সেখানে উল্লেখ করা হয়েছে যে কমপক্ষে বছরে একবার এটা বাধ্যতামূলক এবং কোনো কারণে যদি একাধিকবার লড়াই করার প্রয়োজন হয় তাহলে সেই প্রয়োজন পূরণ করাও বাধ্যতামূলক ইমাম আল কুর্তুবী রাহিমাউল্লাহ যিনি আল আন্দালুসিয়া সেখানকার কর্ডোবা শহর সেই ভূমির বাসিন্দা ছিলেন যেটা ছিল প্রায় ছয়শো বছর ধরে একটি রিবাতের ভূমি তিনি এই বিষয়ে মতামত উল্লেখ করে বলেছেন তিনি বলছেন যে মুসলিমদের যিনি ইমাম বা খলিফা হবেন তার জন্য এই বিষয়টি বাধ্যতামূলক যে তিনি অন্তত বছরে একবার শত্রুদের ভূমিতে মুসলিম সৈন্যবাহিনী পাঠাবেন এবং ইমাম বা খলিফা তিনি নিজেও তাতে অংশগ্রহণ করবেন আর যদি তিনি সেটা না করেন বা তিনি অংশগ্রহণ না করেন তাহলে নিজের পরিবর্তে বিশ্বস্ত কাউকে পাঠাবেন তাদেরকে ইসলামের দিকে ডাকার জন্য এবং তাদের ক্ষতিকে দূরে সরিয়ে রাখার জন্য আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যতক্ষণ না হয় তারা ইসলাম গ্রহণ করে অথবা জিজিয়া প্রদান করে কাজে এখানে আমরা এই বিষয়ের গুরুত্ব এবং বাধ্যবাধকতা সম্পর্কে ওলামায় কেরামের গুরুত্বপূর্ণ মতামতগুলো উল্লেখ করলাম এ প্রসঙ্গে আরও স্মরণ করা যেতে পারে মুসলিমরা যে সমস্ত পয়েন্টের ভিত্তিতে খলিফাকে আনুগত্যের শপথ বা বাইয়াত প্রদান করেন তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হচ্ছে যে খলিফা দিহাজ ফি সেবিল্লাহ এটা চালু রাখবেন এবং আসাগুর বা সীমান্তে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করবেন সেখানে দুর্গ প্রতিষ্ঠা করবেন সুতরাং এটা খলিফার বাধ্যবাধকতার অংশ যে তিনি মুসলিমদেরকে রক্ষা করবেন মুসলিম ভূমিকে রক্ষা করবেন মুসলিম ভূমির বাসিন্দা যারা তাদের যান এবং মালের নিরাপত্তাকে তিনি রক্ষা করবেন এর পক্ষে আমরা দেখতে পাই যে যদি আমরা টাইমলাইন অনুসরণ করি তাহলে দেখা যায় যে ওসমান ইতলানহুর সমস্ত খিলাফা জুড়েই জিহাদ ফিসাবিল্লার ধারাবাহিকতা অব্যাহত ছিল একেবারে শেষের দুইটি বছর যখন ফিতনা ব্যাপক আকারে দেখা দিতে শুরু করে সেই সময়ে ফিতনার কুপ্রভাবের কারণে জিহাদ ফিসাবিল্লাহ বন্ধ হয়ে আসে সংক্ষেপে আমরা সময়গুলো দেখলে বুঝতে পারি যে কিভাবে মুসলিমরা সক্রিয়ভাবে জিহাদ ফিসাবিল্লাহকে অব্যাহত রেখেছিলেন চব্বিশ হিজড়ি অর্থাৎ উসমান ইতলানুর খিলাফার প্রথম বছরে আজারবাইজান অঞ্চলে মুসলিমদেরকে মোতায়েন করা হয়েছিল সেই অঞ্চল বিজয় হয় পঁচিশ হিজড়িতে আর্মেনিয়া এবং শামের বিভিন্ন অঞ্চল সেগুলো বিজয় করা হয়েছিল আলেকজান্দ্রিয়া বিজয় করা হয়েছিল দ্বিতীয়বারের মতো সাতাইশ হিজড়িতে উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চল জয় হয় আঠাইশ হিজড়িতে সমুদ্রপথে অভিযানের মাধ্যমে সাইপ্রাস বিজয় করা হয়েছিল উনত্রিশ হিজড়িতে বাসরার নতুন গভর্নর নিযুক্ত হয়েছিলেন আবদুল্লা বিন আমির তিনি সক্রিয়ভাবে খোরাসানের বিভিন্ন অঞ্চলে বাহিনী পাঠাচ্ছিলেন নিজেও সেগুলোতে সামিল হচ্ছিলেন তিরিশ হিজড়িতে কুফার গভর্নর সাইদ বিন আস তিনি তাবারিস্তান বিজয় করেছিলেন একত্রিশ হিজড়ি সেই সময়ে পলাতক পারস্য সম্রাট ইয়াসদি জার্দ সে মৃত্যুবরণ করে এবং মুসলিমরা আফ্রিকাতে নুবিয়া বা বর্তমান সুদান সেই অঞ্চলে অভিযান পরিচালনা করেছিলেন বত্রিশ সিদ্ধিতে সাইপ্রাস পুনরায় বিজয় করা হয়েছিল এবং অন্যান্য অঞ্চলগুলোতেও জিহাদ অব্যাহত ছিল ককেশাস অঞ্চলে মুসলিমরা ভূমি বিজয় করেছিলেন এভাবে চৌত্রিশ সিদ্ধিতে সমুদ্রপথে আরেকটি যুদ্ধ জায়াতুসওয়ারি সেটা সংঘটিত হয়েছিল যদিও কেউ কেউ সেই যুদ্ধের সময়কালকে একত্রিশ হিজড়ি বলে উল্লেখ করেছেন কাজেই আমরা দেখতে পাচ্ছি যে ওসমান ইতলানুর খিলাফার বারো বছরের মধ্যে শেষের দুইটি বছর বাদে সমস্ত সময় জুড়েই জিহাদ রিবাত এগুলো অব্যাহত ছিল এবারে আমরা সেই প্রসঙ্গে ফেরত যাচ্ছি যেখানে মোয়াবিয়া ইতলানহু তিনি সক্ষম হলেন খলিফা ওসমান ইবিন আফান ইতলানুর কাছ থেকে সমুদ্রপথে অভিযান করার অনুমতি আদায় করতে কাজেই সেই অভিযান এবং সেই বাহিনী সেটাই ছিল মুসলিমদের প্রথম নৌযুদ্ধ নৌবাহিনীর ঘটনা কিন্তু আমরা দেখতে পাই যে এর সঙ্গে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস জড়িত রয়েছে কাজেই মুসলিমরা জানতেন যে এক সময় না এক সময় ঠিকই মুসলিম নৌবাহিনী গঠন হবে এবং মুসলিমরা সমুদ্রপথে অবশ্যই অভিযান পরিচালনা করবেন হাদিসটি এসেছে তিরমিজিতে জিহাদের ফজিলত সেখানে রাসুল্লাহ সাল্লাহ তিনি উম্মে হারাম বিনতে মিলহান তার ঘরে যেতেন উম্মে হারাম কে ছিলেন তিনি ছিলেন ওবাদ সামিদ আরেকজন বিশিষ্ট সাহাবি তার স্ত্রী তার আরও বেশ কিছু পরিচয় রয়েছে উম্মে হারাম তিনি ছিলেন উম্মু সুলাইম রাজিয়াল্লাহ তাল আনহা তার বোন অর্থাৎ অর্থাৎ আনাস ইবনে মালিক রাজিউতলানহু বিখ্যাত সাহাবি তার খালা ছিলেন উম্মে হারাম বিনতে মিলহান আরও একটি পরিচয় যেটা এই হাদিসের সঙ্গে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে উম্মে হারাম তিনি ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের মাহারাম ইমাম নওয়াবি তিনি উল্লেখ করেছেন যে এই বিষয়ে ওলামা একরামের মধ্যে ইজমা রয়েছে যে উম্মে হারাম তিনি ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের মাহারাম তবে কোন সূত্রে মাহারাম অর্থাৎ বংশধারা সেই প্রসঙ্গে ওলামা একরামের মধ্যে বিভিন্ন রকমের মতামত রয়েছে একটি মতামত হচ্ছে এটা যে উম্মে হারাম তিনি দুধ মায়ের সূত্রে রাসুল্লাহ সাল্লাহ আসলামের খালা ছিলেন সুতরাং যেহেতু উম্মে হারাম তিনি রাসুল্লাহ সাল্লাহ আসলামের মাহারাম ছিলেন কাজে রাসুল্লাহ সাল্লাহ আসলামকে তিনি মেহমানদারি করতেন এবং রাসুল্লাহ সাল্লাহ আসলাম তার ঘরে যেতেন এভাবে রাসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি একদিন উম্মে হারামের ঘরে গেলেন এবং সেখানে তিনি বিশ্রাম নিচ্ছিলেন তিনি একসময় ঘুমিয়ে গেলেন এবং উম্মে হারাম তিনি রাসুল্লাহ সাল্লাহ আসলামের মাথার চুলগুলো বিলি কেটে দিচ্ছিলেন রসুল্লাহ সাল্লাহ আসলাম সেখানে ঘুমিয়ে গেলেন এবং একসময় তিনি জেগে উঠলেন এবং তিনি হাসতে শুরু করলেন তিনি হাসতে হাসতে ঘুম থেকে জেগে উঠলেন উম্মে হারাম তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল্লাহ আপনি কেন হাসলেন তখন রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি বললেন না সুম্মিন উম্মাতি উরিদু আলাইয়া গুজাতান ফিসাবি ইলিল্লাহ ইয়ার কাবু নাসাবাজা হাজ আল বাহরি মুলুকুন আলাল আসির রাতি আউ মিসলুল মুলুকি আলাল আসির রাতি রাসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি বললেন আমার উম্মতের একদল লোককে আমার সামনে পেশ করা হয়েছিল যখন তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন আমার উম্মতের একদল লোককে আমার সামনে পেশ করা হলো যারা সমুদ্রের পিঠে সওয়ার হয়ে আল্লাহর পথে যুদ্ধ করছে এবং তারা এমনভাবে সমুদ্রের পিঠে সওয়ার হয়ে যুদ্ধ করছে রাসুল্লাহ সাল্লাম বললেন যেন তারা সিংহাসনের উপর বসে থাকা বাদশার মতো এই দৃশ্য এই চমৎকার দৃশ্য দেখে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি হাসতে হাসতে ঘুম থেকে জেগে উঠলেন এবং এখানে আরও লক্ষণীয় বিষয় হচ্ছে যে উম্মে হারাম যখন তিনি এই কথা শুনলেন তখন তার ইমিডিয়েট রিয়াকশন কি ছিল বা প্রথম কথাটা কি ছিল উম্মে হারাম রাজিউল্লাহা তিনি বলেছেন কুলতু ইয়া রসুল আল্লাহ উদ উল্লাহ আইয়াজ আলানি হোম তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন আমিও যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি উম্মে হারাম তিনি একজন নারী হয়েও কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন যে আমার জন্য দোয়া করুন আমি যেন সেই বাহিনীর সামিল হতে পারি যারা সমুদ্র পথে অভিযান করতে যাচ্ছে সাহাবি কিংবা সাহাবিয়াত পুরুষ কিংবা নারী সাহাবি তাদের মধ্যে এই বিষয়টি খুব স্পষ্ট ছিল তারা জানতেন যে ইমান আনার পর শ্রেষ্ঠ আমল হচ্ছে জিহাদ ফিসাবিল্লাহ এবং এর সমকক্ষ দ্বিতীয় আর কিছু হতে পারে না যদিও আমরা দেখতে পাই যে কিছু ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া নারীদের জন্য যুদ্ধ করা জিহাদ করা এটা বাধ্যতামূলক হয় না কিন্তু এরপরেও তিনি জিহাদে সামিল হওয়ার জন্য নবী করিম সাল্লাহ ইসলামের দোয়া চেয়েছেন কারণ তারা জানতেন এটাই হচ্ছে আফদাল আল আমল বা শ্রেষ্ঠ আমল আইসার ইতালনা থেকে বর্ণিত আরেকটি হাদিস আমরা দেখতে পাই যে আইসার ইতালনা তিনি রাসুল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ আমরা তো দেখতে পাচ্ছি জিহাদ এটাই হচ্ছে শ্রেষ্ঠ আমল আফদুল্লাল আমল আইসার ইতালনা বললেন যে জিহাদ এটাই হচ্ছে শ্রেষ্ঠ আমল তাহলে আমরাও কি অর্থাৎ নারীরাও কি জিহাদ করব না সেই অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি বললেন লা লাকিন্না আফদালাল জিহাদি হাজ্জু মাবরুর বরং তোমাদের জন্য কবুল হজ এটাই হচ্ছে উত্তম জিহাদ সুতরাং নারীদের জন্য যুদ্ধে যোগদান করা এটা বাধ্যতামূলক নয় কিন্তু এরপরেও স্বেচ্ছায় অনেক সাহাবিয়াত জিহাদের বিভিন্ন অভিযানে যুক্ত হয়েছেন লড়াই করেছেন যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি উম্মে হারাম রাজিয়াল্লাহ তাল আনহা তিনি রাসুল্লাহ সাল্লাহ আসলামকে বললেন আমার জন্য দোয়া করুন আমিও যেন সেই বাহিনীতে সামিল হতে পারি পরবর্তীতে আমরা দেখতে পাই যে মোয়াবের ইতলাহনুর সেই বাহিনীতে প্রথম সমুদ্রপথে যারা অভিযান পরিচালনা করছিল সেখানে শুধুমাত্র উম্মে হারাম নয় বরং মোয়াবিয়া ইতলাহনুর স্ত্রী ফাখিতা তিনিও সেই বাহিনীর সঙ্গে ছিলেন হাদিসে উল্লেখ করা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন উম্মে হারামের জন্য দোয়া করলেন এবং এরপর আবার মাথা রেখে ঘুমিয়ে গেলেন এরপর আবার জেগে উঠলেন এবং হাসছিলেন উম্মে হারাম বললেন ইয়া রাসুলাল্লাহ আপনি কেন হাসছেন তিনি বললেন আবারও আমার উম্মতের কিছু লোককে আমার সামনে পেশ করা হলো যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম একইভাবে বর্ণনা দিয়ে বললেন নাসুমিন উম্মাতি উরিদু আলাইয়া ফিসাবি ফিসাবিল্লাহ একদল লোককে আমার সামনে আমার উম্মতের পেশ করা হলো যারা আল্লাহ রাস্তায় সমুদ্র পথে যুদ্ধ করছে উম্মে হারাম একইভাবে দ্বিতীয়বারেও রাসুল্লাহ সাল্লামের কাছে দোয়া চাইলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন আমি যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি তখন রাসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন বরং তুমি প্রথম দলের সঙ্গে থাকবে এবং আরেকটি হাদিস আমরা দেখতে পাই প্রথম সেই দল যারা নৌপথে যুদ্ধ করবে তাদের বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে এবং সেই হাদিসটি উম্মে হারাম রাজিয়াল্লাহ তাল্লাহা তিনিই বর্ণনা করেছেন উম্মে হারাম রাজিয়াল্লাহ তাল্লাহা তিনি উবাদ ইবনুল সামিদ রাজিয়াল্লাহু তার কাছে আসলেন এবং সেই সময় উবাদ এবনু সামিদ রাজিউল্লাহু তিনি হেমস উপকূলে তার ঘরে অবস্থান করছিলেন তখন তিনি বললেন যে রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে তিনি বলতে শুনেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন আউআলু জাইসিমিন উম্মাতি ইয়াকজুন আল বাহারা কাদ আউজাবু অর্থাৎ আমার উম্মতের মধ্যে প্রথম যে দলটি নৌযুদ্ধে অংশগ্রহণ করবে তারা ওয়াজিব করে ফেলল অর্থাৎ তারা জান্নাতকে ওয়াজিব করে ফেলল উম্মেহারাম রাজিউল্লাহ তিনি বলছেন যে সেই সময় তিনি রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে জানতে চেয়েছিলেন যে আমি কি তাদের মধ্যে হব রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে তুমি তাদের মধ্যে হবে এরপর রাসুল্লাহ সাল্লাহ আসলাম আরও বর্ণনা করে বলেছেন আউআলু জাইশিমিন উম্মাতি ইয়াকজুনা মাদিনাত তাল কাইসার মাগফুরুল্লাহম রসুল্লাহ আসলাম বললেন আমার উম্মতের প্রথম যে দলটি কাইসারের শহর কাইসারের মাদিনা বা কাইসারের শহর অর্থাৎ রোম সম্রাটের যেই শহর কনস্টান্টিনোপল সেটাকে যারা আক্রমণ করবে প্রথম যেই দল তারা হবে ক্ষমাপ্রাপ্ত মাগফুর উল্লাহম উম্মে হারাম রাজিতুল্লাহা তিনি বললেন ইয়া রাসুল্লাহ আমি কি তাদের মধ্যে হব তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন না তুমি তাদের মধ্যে হবে না এই হাদিসটি এসেছে বুখারিতে এখানে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম নৌবাহিনীর ফজিলত যারা প্রথম নৌযুদ্ধে সামিল হবে তাদের যেই মর্যাদা তারা জান্নাতকে ওয়াজিব করে ফেলবে সেটা যেই হাদিসে বর্ণনা করা হয়েছে ঠিক একই হাদিসে বর্ণনা করা হচ্ছে যারা কিনা প্রথমবার কাইসারের শহর আক্রমণ করবে এবং তাদের সম্পর্কে বলা হচ্ছে মাগফুর উল্লাহম তার আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হবে এখানেও লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে কাইসারের শহর বা কনস্টান্টিনোপল রোম সম্রাটের যে শহর সেটা আক্রমণের জন্য সমুদ্র অতিক্রম করা ছাড়া আর কোনো সুযোগ ছিল না সুতরাং সেই ক্ষেত্রেও নৌপথে সেই অভিযান পরিচালনা করতে হতো অন্যত্র আরেক হাদিসে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লাম তিনি সাহাবিদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কি সেই শহরের কথা শুনেছ যার একদিকে স্থলভাগ এবং আরেক দিকে জলভাগ উত্তরে সাহাবা একরাম বলেছেন হ্যাঁ আল্লাহ রাসুল আমরা সেই শহরের কথা শুনেছি হাদিসের পরবর্তী অংশে রসুল্লাহ সাল্লাম সেই শহর সম্পর্কে বলেছেন এবং সেটা হচ্ছে কনস্টান্টিনোপোল যা কিনা বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত কাজে এই হাদিসগুলো নৌপথে অভিযান নৌপথে প্রথম অভিযান কিংবা কনস্টান্টিনোপোলে যারা প্রথম অভিযান পরিচালনা করবে তাদের যে ফজিলতগুলো সেগুলো জানার কারণে সাহাবা একরাম তারা জানতেন যে এই উম্মাহ অবশ্যই নৌপথে সমুদ্রে যুদ্ধ করবে কাজেই নৌপথে অভিযানের সম্পর্কে এবং এত মর্যাদা সেই হাদিসগুলো সামনে থাকার পরেও অমর ইবুল খাতাবরা ইতলানহু অনুমতি প্রদান করেননি বা বিলম্ব করেছেন এর কারণ হচ্ছে তিনি সেই সময়ে যথাযথ প্রস্তুতি গ্রহণ করার বিষয়টি চিন্তা করছিলেন এবং মুসলিমদের নিরাপত্তার বিষয়গুলোকে সামনে রেখেছেন পরবর্তীতে যখন ওসমান ইবনে আফরান ইতলাহ তিনি খলিফা হলেন তিনি এই দিকগুলো দেখে তিনি উমাবের ইতলাহকে অনুমতি প্রদান করলেন সমুদ্রপথে অভিযান পরিচালনা করার জন্য এবার আমরা চলে যাচ্ছি মোয়াবির রাজিলানহু কীভাবে সাইপ্রাসে অভিযান পরিচালনা করেছিলেন এবং তার আগে কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলেন সেই বিষয়গুলোর বর্ণনার দিকে সেই সময় মুসলিমরা তাদের উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ যখন কিনা নৌবাহিনী ছিল না সেই অবস্থায় বিভিন্ন দুর্গ নির্মাণ করছিলেন এবং সেই দুর্গগুলো মুসলিম মুজাহিদিনদের দিয়ে পূর্ণ করে নিচ্ছিলেন এভাবে একেবারে শামের উপকূল থেকে শুরু করে মিশর পর্যন্ত সম্পূর্ণ স্থানে বিভিন্ন দুর্গ এবং ঘাঁটি স্থাপন করা হচ্ছিল এরপর মোয়াবের ইতলান মুসলিমদেরকে জাহাজ নির্মাণ করার জন্য নির্দেশ প্রদান করলেন এবং শিপইয়ার্ড নির্মাণ করা হলো একটি নির্মাণ করা হলো আলেকজান্দ্রিয়া সমুদ্র বন্দরে আরেকটি বর্ণনা করা হলো ফিলিস্তিনের একর বা আকা নামক স্থানে আরবের মূল ভূমির বাসিন্দা বা যারা হিজাজ অঞ্চলের বাসিন্দা ছিলেন তারা স্বাভাবিকভাবেই মরুভূমির বাসিন্দা ছিলেন ফলে সমুদ্র তাদের কাছে অপরিচিত ছিল তারা সমুদ্রপথে যাতায়াত এই অভিজ্ঞতা তাদের খুবই কম ছিল কিন্তু যারা ইয়েমেনের বাসিন্দা ছিলেন তারা যেহেতু উপকূলবর্তী অঞ্চলে বসবাস করতেন তাদের অভিজ্ঞতা ছিল মোয়াবের ইতলানহু ইয়েমেনি লোকেদেরকে নির্দেশ দিলেন সমুদ্রে জাহাজ নামানোর জন্য সাইপ্রাসের সেই প্রথম অভিযানে বিশিষ্ট সাহাবায়করাম তারাও সামিল হয়েছেন বড় বড় সাহাবিদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে রয়েছেন আবু আইব আল আনসারি রাজিয়ালহতালাহু Abu Darda Abu Dharr Ubadah ibn Samit তিনি ছিলেন উম্মে হারাম রাজিয়ালহতালাহা তার স্বামী আব্বাদ বিন বিশার সাদ্দাদ বিন আউস এবং এবং মিগদাদ রাজিউল্লাহু তারা সেই অভিযানে অংশগ্রহণ করেছিলেন এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য মুয়াবির ইতলানহু তিনি খলিফা ওসমান ইতলাহুর আদেশ মতো সেই অভিযানে যোগদান করা এই বিষয়টিকে ঐচ্ছিক রেখেছিলেন এমনকি লটারি করেও কারো নাম নির্বাচন করেননি এরপরেও দেখা যায় বিরাট সংখ্যায় মুসলিমরা প্রথম নৌযুদ্ধের সেই বাহিনীতে অংশগ্রহণ করেছিলেন এর কারণ কি এর পক্ষে দুইটি কারণ দেখা যায় একটি কারণ হচ্ছে বিশেষ কারণ এবং আরেকটি কারণ হচ্ছে সাধারণ কারণ বিশেষ কারণটি তো অবশ্যই এটি হাদিসে প্রথম নৌযুদ্ধে অংশগ্রহণকারীদের যে উচ্চ ফজিলত বর্ণনা করা হয়েছে সেটাই তাদেরকে উৎসাহিত করেছে রাসুল্লাহ আসলাম বলেছেন আউআল উজাইশিমিন উম্মাতি ইয়াকজুন আল বাহারা কাদ আউজাবু প্রথম বাহিনী আমার উম্মতের মধ্যে যারা নৌপথে সমুদ্রে অভিযান পরিচালনা করবে তারা তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিল কাজেই এই ফজিলতের কারণে ব্যাপক সংখ্যায় মুসলিমরা উৎসাহিত হচ্ছিলেন এবং যোগদান করেছিলেন এবং দ্বিতীয় কারণ সাধারণ কারণ বা সব সময়ের জন্য যেটা প্রযোজ্য সেই কারণটি হচ্ছে দুনিয়ার বাস্তবতা এবং আখিরাতের বাস্তবতাকে অনুধাবন করা এবং এরপর শ্রেষ্ঠ ইবাদতের উপর আমল করার চেষ্টা করা তারা জানতেন এবং বুঝতেন দুনিয়ার তিক্ত প্রতারণা এবং বাস্তবতা সম্পর্কে বিপরীতে আখিরাতের চিরস্থায়ী হওয়া বাস্তবতা সেই বিষয়গুলো তারা বুঝতেন তাদের কাছে দুনিয়া ছিল ধোকার সামগ্রী দুনিয়া ছিল তুচ্ছ দুনিয়া ছিল প্রতারণার বিষয় অপরদিকে আখিরাত ছিল চিরস্থায়ী জগৎ তারা জানতেন জিহাদ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত যদিও আমরা দেখতে পাই যে বিভিন্ন হাদিসে বিভিন্ন আমলের নাম উল্লেখ করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ ইবাদত হিসেবে তবে সবগুলো হাদিসকে একত্রিত করলে সমন্বয় করলে আমরা দেখতে পাই যে ফোকাহ একরাম এই বিষয়ে একমত হয়ে বলেছেন ইমান আনার পর শ্রেষ্ঠ আমল একটি এবং সেটাই হচ্ছে জিহাদ ফিসাবিল্লাহ আল্লাহ সুহামতাল্লাহ তিনি কোরআনে এই প্রসঙ্গে বলেছেন ইয়া ইহল্লাদিন আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজি কুমিন আজাবিন আলিম হে মুমিনগণ তোমাদেরকে কি আমি এমন এক বাণিজ্যের সন্ধান দিব এমন এক ব্যবসার খবর দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি প্রদান করবে সেটা কি আল্লাহ সুহামতাল্লাহ বলছেন তু মিনু নবিল্লাহি ও রাসুলহি ও তুজাহিদু নফি সাবিল্লাহি বি আলিকুম ও আনফুসিকুম আলিকুম খাইরুল্লাকুম ইনকুন্তুম তা আলামন এবং সেই লাভজনক ব্যবসা যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে সেটা হচ্ছে এই যে তোমরা আল্লাহ এবং তার রাসুলের উপর ইমান আনবে এবং আল্লাহর পথে নিজেদের যান এবং মাল দিয়ে যুদ্ধ করবে লড়াই করবে জিহাদ করবে এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো কাজে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রথম নৌযুদ্ধের সেই মুসলিম বাহিনী তারা রওনা হয়ে গেলেন এবং তারা তীরে পৌঁছালেন সাইপ্রাসে পৌঁছালেন সময়টা ছিল আঠাশ হিজড়ি শীতের সময় এবং তীরে পৌঁছানো মাত্রই উম্মে হারাম রাজিয়ালতালহা তিনি যেই বাহনের উপর আরোহণ করেছিলেন যেই পশুর উপর তিনি সওয়ার হয়েছিলেন সেই প্রাণীটি লাফিয়ে উঠল ফলে উম্মে হারাম রাজিউতলানহা তিনি ভারসাম্য হারিয়ে সেই প্রাণীর পিঠ থেকে পড়ে গেলেন মাটিতে এবং পড়ে গিয়ে তিনি আঘাতপ্রাপ্ত হন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন কাজেই আরেক দিক থেকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যেন তিনি শুধুমাত্র রাসুল্লাহ সাল্লাহ আসলামের দোয়াকে পূরণ করার জন্যই বেঁচে ছিলেন তিনি আল্লাহ রসুলামের কাছে দোয়া চেয়েছিলেন যে প্রথম নৌযুদ্ধের বাহিনীতে তিনি সামিল হবেন তিনি সেই বাহিনীতে সামিল হয়েছেন তিনি সমুদ্র পাড়ি দিয়ে সেই দ্বীপে সাইপ্রাসে গিয়ে পৌঁছেছেন এবং সেখানে গিয়েই তিনি মৃত্যুবরণ করলেন পরবর্তীতে মুসলিমরা উম্মেহারাম রাজিউল্লাহাকে সাইপ্রাসেই সমাহিত করেছেন এবং এর মাধ্যমে তারা সেই সাহাবিয়াতের অবদানকে সম্মান জানালেন এবং তার কবর মুসলিমদের জন্য একটি স্মৃতিস্মারক হিসেবে যুগ যুগ ধরে অক্ষুণ্ণ থাকলো এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই উম্মার নারীরা কিভাবে কুরবানি পেশ করেছেন তার এক অসাধারণ দৃষ্টান্ত হয়ে রয়েছে উম্মে হারাম রাজিয়ালহতালহা তার সেই সাইপ্রাসে গিয়ে সমাহিত হওয়া মুসলিমরা সেখানে গিয়ে দেখলেন যে সাইপ্রাসের লোকেরা তাদের নিজস্ব কোনো বাহিনী ছিল না বরং তারা নিরাপত্তার জন্য রোমানদের উপরে বাইজেন্টানদের উপরে নির্ভরশীল ছিল মুসলিমরা তাদের চিরাচরিত নিয়ম তিনটি প্রস্তাব পেশ করলেন অর্থাৎ ইসলাম গ্রহণ করা অথবা জিজিয়া প্রদান করা অথবা যুদ্ধের মাধ্যমে ফয়সলা হবে কিন্তু সাইপ্রাসের বাসিন্দারা তার আত্মসমর্পণ করতে রাজি হলো না বরং তারা নিজেদেরকে অবরুদ্ধ করে নিয়েছিল কিন্তু মাত্র কয়েক ঘন্টা পরেই তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং তারা মুসলিমদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হলো তারা জিজিয়া প্রদান করতে রাজি হলো বছরে সাত হাজার দুইশো দিনার তারা মুসলিমদেরকে প্রদান করবে চুক্তির বিভিন্ন শর্ত ছিল এর মধ্যে বড় একটি শর্ত ছিল এটা যে রোমানদেরকে কোনোভাবে মুসলিমদের বিরুদ্ধে সামরিক ক্ষেত্রে তারা সহযোগিতা প্রদান করতে পারবে না মূলত এটাই ছিল প্রধান শর্ত রোমানরা নৌপথে সাইপ্রাসে এসে যাত্রাবিরতি গ্রহণ করত এবং সাইপ্রাস থেকে সিরিয়া উপকূল এটা খুব বেশি দূরত্ব ছিল না মাত্র একটি যাত্রা মাত্র পঁচাশি কিলোমিটার কাজেই রোমানরা সাইপ্রাসকে ব্যবহার করে ফ্রেশ হয়ে মুসলিমদের উপকূলে এসে হামলা পরিচালনা করতে পারত কাজেই মুসলিমরা সাইপ্রাস বিজয় করার মাধ্যমে রোমানদের সেই সুবিধা নেওয়াকে নাকচ করে দিলেন এবং সাইপ্রাসবাসীকে জানিয়ে দিলেন এবং রোমানদেরকে কোনো রকমের সামরিক সহযোগিতা তোমরা প্রদান করতে পারবে না এভাবে চার বছর পর্যন্ত সেই চুক্তি টিকে থাকলো কিন্তু চার বছর পর সাইপ্রাসের বাসিন্দারা তারা চুক্তি ভঙ্গ করলো রোমানদেরকে তারা সামরিক সহযোগিতা প্রদান করেছিল ফলে দ্বিতীয়বার সাইপ্রাস বিজয় করার প্রয়োজনীয়তা দেখা দিল এবং দ্বিতীয়বারেও মুয়াবিয়া রদিতলানহু তিনি অভিযান পরিচালনা করলেন এবং সেই সময়ে দুই দিক থেকে সমুদ্রপথে অভিযান পরিচালনা করা হয়েছিল একদিকে সিরিয়া থেকে সাইপ্রাসে মুসলিমদের যুদ্ধের জাহাজগুলো এসে পৌঁছেছিল আরেক দিক থেকে অর্থাৎ আলেকজান্দ্রিয়া থেকে মিশর থেকে আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ তিনি সমুদ্রপথে অভিযান পরিচালনা করেছিলেন মুয়াবির ইতলানহু এবারে আর সাইপ্রাসকে অরক্ষিত অবস্থায় রেখে গেলেন না বরং তিনি বারো হাজার মুসলিম সৈন্যের একটি স্থায়ী বেস বা ঘাঁটি সেখানে স্থাপন করলেন দ্বিতীয়বার সাইপ্রাসের যুদ্ধ সেখানে বিজয় করা থেকে একটি শিক্ষা আমাদের সামনে আমরা পাচ্ছি প্রথমবার চুক্তিভঙ্গের প্রতারণার পর যখন দ্বিতীয় অভিযান পরিচালনা করা হলো স্বাভাবিকভাবেই দ্বিতীয় অভিযানে কিছুটা কঠোরতা ছিল কারণ তারা চুক্তিতে আবদ্ধ হওয়ার পরেও মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং চুক্তি ভঙ্গ করেছে কাজী সেই অবস্থায় যখন তাদের সঙ্গে দ্বিতীয়বার যুদ্ধ হয়েছে তারা পরাজিত হলো এবং পরাজিতদেরকে যুদ্ধবন্দী হিসেবে গ্রহণ করা হয়েছিল সাইপ্রাসের বাসিন্দারা তারা যখন যুদ্ধে পরাজিত হলো এবং তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে গ্রহণ করা হয়েছিল সেই দৃশ্য দেখে বিশিষ্ট সাহাবি আবু দারদা রাদিয়ালতালাহু তিনি কাঁদতে লাগলেন সেখানে উপস্থিত আরেকজন মুসলিম জুবাইর ইবনে নুফায়ের তিনি অবাক হয়ে তাকে প্রশ্ন করলেন আপনি কাঁদছেন কেন অথচ আল্লাহ মুসলিমদেরকে বিজয়ী করেছেন শত্রুদের উপরে আবু দারদা রাজিউল্লাহু তখন তিনি বলেছিলেন আমি এই কারণে কাঁদছি যে আল্লাহর চোখে লোকেরা কত তুচ্ছ হয়ে যায় কত গুরুত্বহীন হয়ে যায় সেই বাস্তবতা নিজের সামনে দেখতে পেয়ে আবু দারদা রাজিউল্লাহু তিনি বলছিলেন যে এই লোকেরা তারা একসময় বিজয়ী ছিল দুনিয়ার উপরে ক্ষমতাবান ছিল শত্রুদের উপরে তারা জয়ী ছিল কিন্তু যখন তারা আল্লাহর নির্দেশকে অমান্য করতে শুরু করলো আল্লাহ সুবাহতাল্লাহ তখন তাদেরকে লাঞ্ছিত করলেন পরাজিত করলেন এমনকি বন্দী হিসেবে আজকে আমাদের হাতে তাদেরকে হস্তান্তর করেছেন কাজেই সেই লোকেদের কেউ কেউ যারা একসময় সেখানকার ক্ষমতাশালী ব্যক্তি ছিল দুনিয়ার দিক থেকে অনেক বড় বড় ছিল কিন্তু আজকে যারা যুদ্ধবন্দী হিসেবে মুসলিমদের হাতে বন্দী অসহায় কত রাতারাতি পরিবর্তন কাজে আগের এবং পরের এই দুটি ছবিকে পাশাপাশি রেখে সেই চিত্রকে দেখে আবুদারদা লানহু তিনি কাঁদতে লাগলেন তার মধ্যে ভাবান্তর সৃষ্টি হলো আল্লাহর অবাধ্যতার কারণেই তারা আজকে লাঞ্ছিত হিসেবে পরাজিত হিসেবে বন্দী হিসেবে মুসলিমদের হাতে এসেছিল আবুদারদার ইতলানু সেই কারণে বলছিলেন যে কাজেই যখন লোকেরা আল্লাহর অবাধ্যতা করে তখন তারা আল্লাহর কাছে কত তুচ্ছ এবং গুরুত্বহীন হয়ে যায় বাস্তবে দুনিয়াতে লাঞ্ছিত হওয়া এর থেকেও বড় লাঞ্ছিত হওয়ার যে বিষয় সেটা ঘটবে বিচারের ময়দানে এবং সেই অবস্থাতেই মানুষের তুচ্ছতার আসল বাস্তবতা প্রকাশ পাবে যারা অপরাধী তাদেরকে আল্লাহ সুহামতাল্লাহ বিচারের ময়দানে লাঞ্ছিত করবেন এবং কাফের মুশ্রিকদেরকে এবং মুসলিমদের মধ্যেও যারা গুনাহাগার তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন সেই অবস্থায় দুনিয়ায় বড় হওয়া দুনিয়ার জমিনে রাজা কিংবা বাদশাহ হওয়া এই পরিচয়গুলো মূল্যহীন হয়ে যাবে এবং আল্লাহ সুবাহতাল্লার অবাধ্যতা করার কারণে সেই সময় তারা চূড়ান্তভাবে আল্লাহ সুবাহতাল্লার কাছে লাঞ্ছিত এবং তুচ্ছ হিসেবে উপস্থাপিত হবে আবুদারদা রাজিউল্লাহুর এই ঘটনা থেকে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি তিনি বলেছেন যে মানুষ যখন আল্লাহর অবাধ্যতা করে তখন তার আল্লাহর চোখে কত তুচ্ছ এবং গুরুত্বহীন হয়ে পড়ে কাজেই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষের উপর লাঞ্ছনা আসে আল্লাহ সুবাহতালার অবাধ্যতার কারণে অথচ এই বক্তব্যের বিপরীতে যদি আমরা দুনিয়ার বর্তমান বাস্তবতা দেখি তাহলে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই যে বর্তমান সময়ে মুসলিম হওয়ার পরেও কাফেরদের বিপরীতে আমরা মুসলিমরা পরাজিত তুচ্ছ এবং লাঞ্ছিত অপরদিকে বর্তমান দুনিয়ার কাফেরদেরকে আল্লাহ সুবাহতাল্লাহ দুনিয়ার সমস্ত সুখ শান্তির উপকরণ তাদেরকে দিয়ে রেখেছেন কাজেই এটা কি সেই কাফিরদের আল্লাহ তাদের কাছে মকবুল হওয়ার কোনো প্রমাণ উপস্থাপন করে এই প্রসঙ্গে ইতিহাসের পাতা থেকে আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি বিখ্যাত সেই বাগদাদ নগরী মুসলিম খিলাফার কেন্দ্র রাজধানী ছিল আব্বাসীয় খিলাফার রাজধানী সেই বাগদাদ যখন ধ্বংস করা হলো সেই সময়ের ঘটনা হালাকু খানের বাহিনী তারা বাগদাদকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করলো ধ্বংস করলো এবং সেই সময় মুসলিমরা মানসিক দিক থেকেও পরাজিত ছিল তারা জিহাদ ফিসাবিল্লাহকে পরিত্যাগ করেছিল সেই অবস্থায় মুসলিমদের দুর্বলতা এত বেশি ছিল যে এমনকি দড়ি দিয়ে চল্লিশ জন পর্যন্ত পুরুষকে বেঁধে রেখে একজন মঙ্গল নারী টেনে হিস্ট্রি নিয়ে যেত মুসলিমদেরকে নির্মমভাবে গণহত্যায় সেখানে হত্যা করা হয়েছিল সেই অবস্থায় একজন অমুসলিম নারী একজন মুসলিম আলেমকে প্রশ্ন করেছিলেন যে কোথায় তোমাদের আল্লাহর সাহায্য অর্থাৎ তার কথার মধ্যে ইঙ্গিত ছিল এইদিকে যে আমরা কাফের হয়েও তো তোমরা মুসলিম তোমাদের বিরুদ্ধে জিতলাম কাজেই তোমাদের আল্লাহ কোথায় তোমাদেরকে সাহায্য করলো সেই আলেম তখন জবাব দিয়ে বলেছিলেন যার সার অংশ হচ্ছে এটা তিনি বলেছিলেন যে তোমাদের উদাহরণ হচ্ছে সেই কুকুরের মতো তোমরা মঙ্গোলিয়ার বাসিন্দা তোমরা সেই অঞ্চলে গবাদি পশুগুলোকে উট ভেড়া এগুলোকে চড়িয়ে বেড়াও এবং তোমাদের পালে তোমরা কুকুরও ছেড়ে দাও তোমাদের দৃষ্টান্ত হচ্ছে সেই কুকুরের মতো যাদেরকে রাখাল ছেড়ে দেয় এদিকে সেদিকে ছুটে যাওয়া গবাদি পশুগুলোকে আবারও পালে ফিরিয়ে নিয়ে আসার জন্য সেই আলেম আরও বলছিলেন যে আমাদের আজকের অবস্থার কারণ এটাই যে আল্লাহর বিধান থেকে আমরা সরে গিয়েছি আবার যখন আমরা আল্লাহর বিধানে ফেরত আসব সেই অবস্থায় আল্লাহ আমাদের হাতেই তোমাদেরকে লাঞ্ছিত করবেন এবং তোমাদেরকে হটিয়ে দেবেন পরবর্তী ইতিহাস থেকে আমরা ঠিক একই বাস্তবতা দেখতে পাই বাগদাদ ধ্বংস হলো ঠিকই কিন্তু পরবর্তীতে যখন মিশরের মুসলিমরা তারা জিহাদ ফিসাবিল্লা রাস্তাকে অনুসরণ করেছেন তাদের হাতে আল্লাহ সেই মঙ্গলদেরকে পরাজিত করেছেন আইন জালুতের যুদ্ধে চূড়ান্তভাবে তারা সেখানে পরাজিত হলো এবং মুসলিমরা টিকে থাকলেন কাজেই শুধুমাত্র মুসলিম হওয়াই শত্রুদের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য যথেষ্ট নয় বরং আল্লাহ তাল্লার বিধানকে অনুসরণ করাও খুবই গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে কাদেসিয়া যুদ্ধের আগে অমর ইবুল খাতাব ইতলানহু সেনাপতি সাদ ইবনে আবি আক্কাসকে যে উপদেশ দিয়েছিলেন সেটাও স্মরণ করা যেতে পারে খলিফা অমর ইবুল খাতাব ইতলানহু তিনি সাদ ইতলানহুকে দীর্ঘ উপদেশ দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল তিনি বলছিলেন সাদকে যে হে সাদ তুমি এই বিষয়ে মনে করো না যে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণেই শত্রুদের বিরুদ্ধে তোমরা বিজয় লাভ করবে এবং এমনটা মনে করো না যে তারা তো কাফের তারা আমাদের থেকে নিকৃষ্ট কাজে আমরা যত গুনাই করি না কেন আমরাই বিজয়ী হব আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন অমর ইতলান্ন সাবধান করে বলছিলেন মুসলিম হওয়া সত্ত্বেও আল্লাহ সুহামতাল্লাহ কাফেরদেরকে বিজয়ী করতে পারেন যেমন দৃষ্টান্ত রয়েছে বনি ইসরায়েলের ক্ষেত্রে বনি ইসরায়েল তারা মুসলিম ছিল কিন্তু যখন তারা আল্লাহর অবাধ্যতা করতে শুরু করলো সেই অবস্থায় তাদের থেকেও নিকৃষ্ট যারা অর্থাৎ যারা মাজুসি কাফের ছিল তাদেরকে দিয়েই আল্লাহ সুহামতাল্লাহ সেই সময়ের মুসলিম বনি ইসরায়েলদেরকে ধ্বংস করেছিলেন পরাজিত করেছিলেন এরপর অমর ইবুল খাতাব রাইতলানহু সেই আয়াতকে উল্লেখ করেছিলেন যেখানে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا فجاسوا خلال الديار وكان وعدا مفعولا যখন সেই নির্ধারিত সময়ের প্রথমটি এসে উপস্থিত হয়েছিল সেই অবস্থায় তাদের বিরুদ্ধে আমি পাঠিয়েছিলাম আমার শক্তিশালী যোদ্ধা বান্দাদেরকে যারা ঘরে ঘরে প্রবেশ করে তাদেরকে ধ্বংস করছিল কাজেই আল্লাহ সুবাহতাল্লাহর অবাধ্যতা করতে থাকা আল্লাহ সুবাহতাল্লাহর বিধানকে অনুসরণ করা বর্জন করা এগুলো করার পর শুধুমাত্র মুসলিম পরিচয় নিয়ে শত্রুদের বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় আল্লাহর বিধানকে অনুসরণ করা বাদ দিলে শুধুমাত্র মুসলিম পরিচয় ধারণ করা শত্রুদের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য যথেষ্ট নয় কি সেই আল্লাহর বিধান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই বিধান সম্পর্কে আমাদের সামনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন ইজা তাবা ইতুম বিল এইনা ও আখাজতুম আজনাব আল বাকর ও তুম বিজ্জার ও তারাকতুমুল জিহাদ সাল্লাহ আলাইকুম জুল্লা লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দিনিকুম রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা ইনা বা এক ধরনের ব্যবসার পিছনে পড়ে যাবে গরুর লেজ অর্থাৎ কৃষিকাজ এগুলোকে আঁকড়ে ধরবে ক্ষেত খামার এগুলো নিয়ে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ফিসাবিল্লাহকে ছেড়ে দেবে সেই অবস্থায় আল্লাহ সুবাহতাল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপিয়ে দেবেন এবং যতক্ষণ পর্যন্ত তোমরা যে বিষয়টি ছেড়ে দিয়েছ সেটাকে ধারণ না করবে অর্থাৎ তোমাদের দিনে তোমরা ফেরত না আসবে সেই অবস্থা পর্যন্ত এই লাঞ্ছনা উঠিয়ে নেওয়া হবে না একইভাবে অমর ইবুল খাত্তাব রাইতলানহু তার সেই বিখ্যাত উক্তি মুস্তাদরাকে হাকিমে এসেছে অমর রাইতলানহু তিনি বলেছেন যে আমরা ছিলাম অপমানিত এবং লাঞ্ছিত এরপর আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে কাজেই যখনই আমরা সেই ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর মাধ্যমে সম্মান খুঁজব তখন আবারও আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করবেন বর্তমানে যে পরিস্থিতিতে বসে আমরা অতীতের সেই গৌরবময় ইতিহাসের দিকে ফিরে তাকাচ্ছি ওসমান ইতলানুর সময়ে পরিচালিত সেই বিজয় অভিযানগুলো সেই অভিযানগুলোর বড় শিক্ষাই হচ্ছে এটা যে সেই সময় মুসলিমরা সম্মান লাভ করেছিলেন জিহাদ ফিসাবিল্লা রাস্তাকে অনুসরণ করার কারণে বর্তমানে আমাদের চতুর্দিকে লাঞ্ছনা এবং অপমান সেই জিহাদকে পরিত্যাগ করার কারণে সাইপ্রাসের অভিযানের পর যেটা ছিল মুসলিমদের প্রথম নৌযুদ্ধ এর পরবর্তী ঘটনার দিকে আমরা যাচ্ছি আরেকটি নৌযুদ্ধ জাতুসওয়ারি যেটা কিনা সামরিক এবং ভূরাজনৈতিক দিক থেকে সাইপ্রাস বিজয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রথমে জাতুসওয়ারি সেই যুদ্ধের পটভূমি নিয়ে কথা বলে এরপর আমরা তার প্রসঙ্গে আসছি পটভূমি হচ্ছে এটা যখন কিনা মুসলিমরা শাম বিজয় করা শুরু করলেন বাইজেন্টাইন সাম্রাজ্য নিজেদের খিলাফার অন্তর্ভুক্ত করা শুরু করলেন তার সূচনা ঘটেছিল ইয়ারমুকের সিদ্ধান্তকর যুদ্ধের মাধ্যমে যা সংঘটিত হয়েছিল আবু করা তার খিলাফার একেবারে শেষ সময়ে এরপর অমর বিন খাতাব সময়ে মুসলিমরা মিশর বিজয় করলেন আলেকজান্দ্রিয়া সেটা বিজয় করা হয়েছিল মিশর এটা ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রত্ন ভাণ্ডার সমতুল্য বাইজেন্টাইন সাম্রাজ্যের বিস্তার ছিল একেবারে ইউরোপ থেকে শুরু করে ঘড়ির কাটার দিকে যদি আমরা মানচিত্রে ঘুরতে শুরু করি মাঝখানে ভূমধ্য সাগরকে রেখে একেবারে ইউরোপ থেকে বলকান অঞ্চল থেকে শুরু করে তুরস্ক তুরস্ক সিরিয়া ফিলিস্তিন মিশর হয়ে উত্তর আফ্রিকা পর্যন্ত একেবারে মরক্কো পর্যন্ত কাজে যখন কিনা মুসলিমরা মাঝখানের অঞ্চলটি অর্থাৎ শাম এবং মিশরকে জয় করে নিলেন সে অবস্থায় মুসলিমরা যেন একটা কেকের মতো বাইজেন্টাইন সাম্রাজ্যকে দুই টুকরোয় পৃথক করে নিয়েছিলেন রোমানরা যখন মিশর হাতছাড়া করল তখন তারা নিজেদের চূড়ান্ত বিপদ টের পাচ্ছিল এবং সেটাকে পুনরুদ্ধার করার জন্য তারা অস্থির হয়ে উঠল সেই সময়ে মুসলিমদের কোনো নৌবাহিনী ছিল না কাজেই রোমানরা ভূমধ্য সাগরকে বাহারুর রুম সেটাকে নিজেদের অভয়ারণ্য হিসেবে দেখতে পাচ্ছিল সেখানে তার ইচ্ছামতো জাহাজ নিয়ে বিচরণ করছিল এবং সুযোগ পেলেই মুসলিমদের ভূমিতে এসে হামলা পরিচালনা করছিল কাজেই সেই অবস্থায় মুসলিমদের জন্য এই উপকূলবর্তী সীমান্তকে অরক্ষিত রাখার কোনো সুযোগ ছিল না সেগুলো ছিল রিবাতের ভূমি এবং পরবর্তী ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে সেই উপকূলবর্তী অঞ্চলগুলো লম্বা সময় ধরেই রিবাতের ভূমি হিসেবে শতাব্দীর পর শতাব্দী ধরে সেগুলো জিহাদের ভূমি ছিল মিশরের সেই বাসিন্দারা তারা সবাই ছিল খ্রিস্টান মুসলিমরা যখন মিশর জয় করলেন সেখানে শুধুমাত্র যারা সেই জিহাদে গিয়েছিলেন সেই লোকেরাই ছিলেন মুসলিম কাজে মুসলিমরা সেখানকার অধিবাসী খ্রিস্টানদের সঙ্গে চুক্তি করলেন তারা জিজিয়া দিয়ে অমুসলিম হিসেবে থেকে যাওয়ার সুযোগ লাভ করল এবং এই প্রসঙ্গে আমরা অমর ইবুল খাতাব রাইতলানহু তার জীবনী আলোচনায় বিস্তারিত উল্লেখ করেছিলাম যে কী কী সেই চুক্তি কী ছিল কী কী পয়েন্ট সেখানে ছিল এবং সেখানে তুলনামূলক আলোচনার মাধ্যমে আমরা সেই বিষয়গুলো স্পষ্ট করেছিলাম যে সেই খ্রিস্টানরা তারা মুসলিমদের অধীনে কতটুকু ধর্মীয় স্বাধীনতা তারা পেয়েছিল সার কথা হচ্ছে যে সেই আহলে কিতাবরা তারা মুসলিমদের অধীনে নিরাপদেই বসবাস করছিল এর আগে যখন তারা বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে ছিল সেই বাইজেন্টানরা তারা তাদের উপরে নানা রকমের জুলুম অত্যাচার করত নানা রকমের অন্যায় কর আরোপ করত এবং ধর্মীয় দিক থেকেও তারা কপটিক হওয়ার কারণে রোমানদের নির্যাতনের শিকার হচ্ছিল এরপর মুসলিমরা এসে সেই অঞ্চল বিজয় করলেন এবং চুক্তির মাধ্যমে তাদেরকে ধর্মীয় স্বাধীনতা প্রদান করলেন কিন্তু এরপরেও আহলে কিতাবদের মধ্যে কিছু ব্যক্তি ছিল যারা ছিল মুসলিম বিদ্বেষী এবং তারা রোমানদেরকে চিঠি লিখে জানাচ্ছিল যে তোমরা এসে আমাদেরকে উদ্ধার করো এবং মুসলিমদের সংখ্যায় কম হওয়ার বিষয়টি তারা তাদের চিঠিতে উল্লেখ করছিল সুতরাং তারা রোমান সম্রাটের কাছে উৎসাহ প্রদান করছিল এবং তারা নিজেরা বলছিল তোমরা আসলে আমরা তোমাদেরকে সমর্থন করব রোম সম্রাট হেরাকল সে সরাসরি এসে আলেকজান্দ্রিয়া বিজয় করতে চাচ্ছিল কিন্তু আল্লাহ সুবাহতালার ইচ্ছায় হেরাকেল মৃত্যুবরণ করে এবং পরবর্তীতে তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব কলহ এগুলো দেখা দেয় ফলে বেশ কয়েক বছর পর্যন্ত তারা মিশরের প্রতি মনোযোগী হওয়ার কোনো সুযোগ পায়নি হেরাকেলের মৃত্যুর পর কনস্টান্টিন চতুর্থ সে নতুন রোমান সম্রাট হলো এবং আলেকজান্দ্রিয়া পুনরুদ্ধার করার জন্য সে কমান্ডার হিসেবে পাঠিয়ে দিল ম্যানুয়েল আলখাসিকে তিনশো জাহাজ সহকারে তাকে পাঠিয়ে দিল যে তুমি গিয়ে আলেকজান্দ্রিয়াকে উদ্ধার করবে সেই সময় যারা চুক্তিবদ্ধ আলে কিতাব ছিল মুসলিমদের সঙ্গে যারা চুক্তিবদ্ধ তারা নিজেদের বিপদ টের পেল কারণ তারা দেখল যে আগে এই বাইজেন্টানদের অধীনে তারা ছিল মাজলুম আবারও যদি সেই একই লোকেরা এসে এই অঞ্চলকে পুনর্দখল করে নেয় এই ভয়ে সেখানকার আহলি কিতাবরা তারা খলিফ ওসমান ইতালানোর কাছে চিঠি পাঠালো আবেদন জানালো যে মিশরে আমর ইবনুল্লাসকে আবারও সেনাপতি এবং গভর্নর পদে নিয়োগ করা হোক কারণ আমর ইবনুল্লাস তিনি আগেও এখানে যুদ্ধ করেছেন তিনি জয়ী হয়েছেন এবং তাকে বাইজেন্টানরা ভয় পায় ওসমান ইতলাহনু সার্বিক দিক বিবেচনা করে তাদের সেই আবেদনকে গ্রহণ করেছিলেন আমর ইবুল আসর যখন পুনরায় নিযুক্ত হলেন তিনি একটি কৌশল অবলম্বন করলেন তিনি আক্রমণকারী রোমানদেরকে সেই ব্যাজেন্টাইনদেরকে কোনো ধরনের বাধা প্রদান করলেন না তিনি তাদেরকে মিশরের ভেতরে প্রবেশ করার সুযোগ প্রদান করে দিলেন আমর ইবুল আসর ইতলাহনু তিনি অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন ইসলাম পূর্ব সময়েও কোরাইশদের মধ্যে তিনি একজন দূত বা ডিপ্লোম্যাট হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করতেন যখন কিনা মুসলিমরা হিজরত করে আবিসিনিয়াতে চলে গিয়েছিল সেই অবস্থায় আমর ইবুল্লাস তখন তিনি কাফের ছিলেন তিনি কুরাইশদের প্রতিনিধি হিসেবে মুসলিমদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য নাজ্জাসীর দরবারে আলী করছিলেন কাজেই আমর ইবুল্লাস তিনি খুবই বিচক্ষণ একজন ব্যক্তি তিনি লোকেদেরকে বললেন যে তাদেরকে কোনো বাধা দিও না বরং আসতে দাও কারণ যখনই তারা এই এলাকা অতিক্রম করে যাবে যাদেরকেই সামনে পাবে তারা হামলা করবে কাজেই তাদের এক দলের মাধ্যমে আরেক দল লাঞ্ছিত হবে সুতরাং আমর ইবুল্লাহ সাল্লাম তিনি চাচ্ছিলেন যে মিশরের সেই আহলে কিতাবরা তারা নিজেদের চোখেই সেই বাস্তবতাকে দেখুক এবং বুঝুক তারা নিজেরাই বুঝুক যে মুসলিমদের অধীনে বসবাস করা উত্তম নাকি সেই বাইজেন্টাইনদের অধীনে যাওয়া সেটা উত্তম যখন বাইজেন্টাইনরা আবারও এখানে আসবে তারা এখানে হামলা করবে লুটপাট করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ফলে সাধারণ মিশরবাসী খ্রিস্টানরা তাদের প্রতি বিতশ্রদ্ধ হয়ে যাবে এবং সেই অবস্থার পরে যখন আমরা তাদেরকে প্রতিরোধ করতে যাব সেই অবস্থায় খ্রিস্টানরা তারা আমাদেরকেই স্বাগত জানাবে আমাদেরকেই তারা সহায়তা করবে বাস্তবে দেখা যাচ্ছে আমর ইবুল আসর ইতলানহুর এই কৌশল কাজে দিয়েছে সেই সময় মুসলিমদের কোনো নৌবাহিনী ছিল না আমর ইবুল্লাস তিনি সমুদ্র উপকূলে আলেকজান্দ্রিয়াতে গিয়ে কোনো ধরনের বাধাই প্রদান করলেন না বরং তাদেরকে ভেতরে প্রবেশ করার সুযোগ দিলেন স্থলভাগের অনেক ভেতরে পর্যন্ত নীল নদের তীর পর্যন্ত নাকিউস নামক স্থানে তারা এসে লড়াই করল এবং শেষ পর্যন্ত মুসলিমরা যুদ্ধে বিজয়ী হলেন রোমানরা খ্রিস্টানরা পরাজিত হলো এবং পরাজিত হয়ে পালিয়ে আবারও সেই সমুদ্র উপকূলের যে দুর্গ আলেকজান্দ্রিয়ার সেই দুর্গ সেখানে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলো মুসলিমরা সেখানেও তাদেরকে ধাওয়া করলেন এবং যুদ্ধের মাধ্যমে সেই দুর্গের পতন হলো শহরের ফটক উন্মুক্ত হলো মুসলিমরা সম্পূর্ণ শহরকে নিজেদের অধীনে নিয়ে আসলেন সেখানে যুদ্ধ হলো যারা পালানোর তারা পলায়ন করলো সমুদ্রপথে যারা বন্দী হওয়ার তারা বন্দী হলো এবং রোমানদের যে সেনাপতি এসেছিল ম্যানুয়েল সেও যুদ্ধে নিহত হলো কাজে এটা হচ্ছে পঁচিশ হিজড়ির ঘটনা অর্থাৎ প্রথমবার একুশ হিজড়িতে অমর ইতলানুর সময়ে আলেকজান্দ্রিয়া বিজয় হয়েছিল এরপর দ্বিতীয়বার পঁচিশ হিজড়িতে পুনরায় একই এলাকা আমর ইবনুল্লাস তিনি আবারও বিজয় করলেন কাজে এখানে আরও একটি বিষয় আরেকবার আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের সমুদ্র উপকূল অরক্ষিত থাকার কারণে মুসলিমদের নৌবাহিনী না থাকার কারণে সেগুলো অনিরাপদ অরক্ষিত অঞ্চল ছিল ফলে একই শহর আলেকজান্দ্রিয়াকে দুইবার অভিযান পরিচালনা করে আবারও বিজয় করতে হলো এবং উপকূলবর্তী এলাকায় নৌবাহিনী না থাকা সেই বিষয়টিকে লক্ষ্য করেই আমর ইবুল্লাহ তিনি আলেকজান্দ্রিয়াকে রাজধানী হিসেবে গ্রহণ করেননি বরং তিনি ফুস্তাদকে মিশরের রাজধানী হিসেবে গ্রহণ করেছিলেন আমর ইবুল্লাস রাইতলানহুর দ্বিতীয়বার মিশর বিজয়ের ঘটনা থেকে আরেকটি শিক্ষণীয় বিষয় আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে যে সেই সময়ের যারা আহলু জিম্মা ছিল যারা কিনা চুক্তিকে ভঙ্গ করেনি সেই লোকেরা ফেরত আসলো আমর ইবুল্লাহের কাছে এবং ফেরত এসে নিজেদের সম্পত্তি ফেরত চাইতে শুরু করলো তারা বলছিল যে আমরা তো চুক্তি ভঙ্গ করিনি এবং যারা চুক্তি ভঙ্গ করেছে তারা দূর হোক তারা ধ্বংস হোক এবং ফেরত এসে তারা বলছিল যে এই চোরেরা অর্থাৎ বাইজেন্টাইনরা তারা আমাদের এলাকায় প্রবেশ করেছে এবং আমাদের সম্পত্তি আমাদের গবাদি পশু তারা লুটতরাজ করেছে এবং তোমরা যখন যুদ্ধের মাধ্যমে তাদেরকে পরাজিত করেছ সেই সম্পত্তি তোমাদের হস্তগত হয়েছে কাজে আমরিবুল আসের কাছে এসে তারা নিজেদের হারানো সম্পত্তি ফিরে পাওয়ার দাবি করছিল অধিকার পেশ করছিল এমনকি তাদের কেউ কেউ আমর ইবুল্লাসের কৌশলের সমালোচনা করেও বলছিল যে আপনি তো আমাদেরকে এভাবে পরিত্যাগ করতে পারেন না আপনার উচিত ছিল আমাদেরকে নিরাপত্তা দেওয়া এবং আমাদের জন্য তাদের বিরুদ্ধে আমাদের জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করা কারণ আমরা আপনার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলাম আমরা চুক্তিকে ভঙ্গ করিনি এবং যারা চুক্তি ভঙ্গ করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন সুতরাং তাদের সেই বক্তব্য এবং অধিকার পেশ করা এগুলো প্রমাণ করে যে মুসলিমদের অধীনে তারা মোটেও নির্যাতিত ছিল না বরং তাদের কত স্বাধীনতা ছিল এই ঘটনা থেকে দুইটি শিক্ষা প্রথম শিক্ষা হচ্ছে যে আমর ইবুল্লাহ ইতলানহুর কৌশলের মাধ্যমে প্রমাণিত হলো যে কারা সত্যের পতাকাবাহী দল কারা সত্যিকারের গডস আর্মি কারা আল্লাহর দল কারা হিজবুল্লাহ সুরান আমলের সেই উদাহরণ আমরা স্মরণ করতে পারি কোরআনে আল্লাহ সুহামতাল্লাহ নবীদের ঘটনা উল্লেখ করেছেন কাহিনী বলার উদ্দেশ্যে নয় বরং সেখান থেকে শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে সুলাইমান আল্লাহ ইসলাম যখন তিনি সাবার রানী বিলকিসের কাছে চিঠি পাঠিয়েছিলেন যে আত্মসমর্পণ করো এবং ইসলাম গ্রহণ করো সেই অবস্থায় সাহাবার রানী বিলকিস তিনি চাইলেন যে সুলাইমানের সেই চিঠিকে যাচাই করে দেখার জন্য যে অর্থাৎ তিনি কি সত্যি আল্লাহ নবী নাকি সাধারণ অন্য সব রাজাবাদশার মতো যারা কোনো একটি এলাকা দখল করে শুধুমাত্র সম্পত্তি দখলে রাখার জন্য বা রাজ্য বিস্তার করার জন্য সাবার রানী বিলকিস তিনি সেখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আল্লাহ সুহামতাল্লাহ কোরআনে সংরক্ষণ করেছেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন যে সেই রানী বিলকিস তার পারিষদবর্গকে বলেছিল ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়েতান আফসাদুহা অজা আলু আইজাতা আহলিহা আজিল্লাতান রাজাবাদশাহরা যখন একটি জনপদে প্রবেশ করে অর্থাৎ যাদের উদ্দেশ্যই হচ্ছে রাজ্য বিস্তার করা সম্পত্তি দখল করা এইরকম রাজাবাদশারা যখন কোনো একটি এলাকায় প্রবেশ করে তখন সেখানে লুটতরাজ করে ফাসাদ সৃষ্টি করে বিপর্যয় সৃষ্টি করে এবং সেখানকার সম্মানিত ব্যক্তিদেরকে তারা লাঞ্ছিত করে সাবর রানী বিলকিস সেই পরীক্ষার মাধ্যমে যাচাই করার চেষ্টা করছিলেন যে সুলাইমান আল্লাহ ইসলাম তিনি কি রাজ্য বিস্তারকারী একজন রাজা নাকি তিনি আল্লাহ নবী ফলে তিনি কিছু উপহার ঢোকন এগুলো দিয়ে পাঠিয়ে দিলেন এবং লোকেদেরকে বললেন যে লক্ষ্য করো তারা কি জবাব নিয়ে কি খবর নিয়ে ফেরত আসে যখন সেই উপহার সামগ্রী নিয়ে লোকেরা সুলাইমান আলাইসাল্লামের কাছে গিয়েছিল তখন সুলাইমান আলাইসাল্লাম বলেছিলেন আর তুমি দু নানি বিমাল তোমরা কি ধন সম্পত্তি দিয়ে আমাকে সাহায্য করতে চেয়েছ তোমরা কি ধন সম্পত্তি দিয়ে আমাকে সাহায্য করতে চাচ্ছ অথচ আল্লাহ আমাকে যা দিয়েছেন অর্থাৎ ইসলাম সেটা তোমাদের এই ধন সম্পত্তি থেকে উত্তম তখন সেই পরীক্ষার মাধ্যমে সাবার রানী বিলকিস তিনি বাস্তবেই বুঝতে পারলেন যে সুলাইমান আলাহিসাল্লাম তিনি একজন রাজ্য বিস্তারকারী ধন সম্পত্তি কেড়ে নেয় এরকম একজন রাজা নন বরং তিনি সত্যিই সত্যি আল্লাহ নবীদের যে বৈশিষ্ট্য সেটা তার মধ্যে রয়েছে একইভাবে মুসলিমরা যখন মিশর বিজয় করেছে বা অন্যান্য যতগুলো অঞ্চলই মুসলিমরা বিজয় করেছে কোথাও মুসলিমরা বিশৃঙ্খলা গণহত্যা লুটতরাজ এগুলো পরিচালনা করেনি মুসলিমরা রাজত্ব বিস্তার বা সম্পদের জন্যও সেই ভূমিগুলোতে প্রবেশ করেনি কাজী আমরিবুল আস যখন সুযোগ করে দিচ্ছিলেন বাইজেন্টাইনদেরকে মিশরের ভেতরে প্রবেশ করার জন্য তখন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করলো এবং সেই বিশৃঙ্খলা লুটতরাজ এগুলো দেখে মিশরের খ্রিস্টানরা তারা বাস্তবেই বুঝতে পারলো যে দুইটি দলের মধ্যে কোন দলটি উত্তম এবং কারা আল্লাহর দল দ্বিতীয়বার আলেকজান্দ্রিয়ার বিজয় থেকে আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে যে শত্রুকে যদি তার নিজের ভূমিতেই ভীত বা আতঙ্কিত অবস্থায় রাখা না যায় তাহলে মুসলিমদের কোনো নিরাপত্তা থাকে না এই প্রসঙ্গে কোরআনের আয়াত থেকেও আমরা দেখতে পাই আল্লাহ সুবাহতাল্লাহ তিনি বলেছেন ও আইদু উল্লাহুম মাস্ততা এতু মিন কুয়া অমির রিবাতিল খাইল তুর হিবু নাবিহি আদু আল্লাহি ও আদু ওয়াকুম ও আ খারিনা মিন দুনিহিম وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন এবং প্রস্তুত রাখো প্রস্তুত থাকো তৈরি থাকো তাদের সাথে যুদ্ধের জন্য যা কিছু তোমরা সংগ্রহ করতে পারো নিজেদের শক্তি সামর্থ্যের মধ্য থেকে এবং বাছাইকৃত ঘোড়ার মধ্য থেকে যেন তোমরা আল্লাহ শত্রুদের উপর ভীতি সৃষ্টি করতে পারো তাদেরকে ভীত রাখতে পারো যেন এর প্রভাব আল্লাহ শত্রুদের উপরে পড়ে এবং তোমাদের শত্রুদের উপরে পড়ে এবং তাদের উপরে প্রভাব পড়ে যাদেরকে তোমরা চেনো না কিন্তু আল্লাহ চেনেন কাজেই নিজেদেরকে শত্রুদের ক্ষতি থেকে বাঁচানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা শক্তি সংগ্রহ করা এবং শত্রুদেরকে ভীত আতঙ্কিত অবস্থায় রাখা এটা আল্লাহ সুহামতাল্লাহ নির্দেশ এবং সেই নির্দেশ অনুসারেই মুসলিমরা নৌবাহিনী গঠন করেছিলেন এবং বাহারুর রোম বা ভূমধ্যসাগরে জাহাজ পরিচালনা করে শত্রুদেরকে ভীত আতঙ্কিত অবস্থায় রাখছিলেন কারণ মুসলিমরা যদি সেই প্রস্তুতি গ্রহণ না করতেন তাহলে রোমানরা বা খ্রিস্টানরা এসে উপকূলবর্তী এলাকায় লুটতরাজ করত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করত আলেকজান্দ্রিয়া দ্বিতীয়বার বিজয় করার পর পরবর্তী ঘটনা হচ্ছে মুসলিমরা মিশরের পর আফ্রিকার অন্যান্য অঞ্চল যেমন সুদান সেই সময় যেটা নুবিয়া নামে পরিচিত ছিল সেই দিকেও বিস্তার ঘটিয়েছেন শেষ পর্যন্ত সেখানে মুসলিমরা তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন যে চুক্তি প্রায় ছয়শো বছর পর্যন্ত দীর্ঘ সময় ধরে টিকেছিল এবং উত্তর সুদানের নিচের অঞ্চল অর্থাৎ দক্ষিণ সুদানের দিকে মুসলিমরা আর পরবর্তীতে বিস্তার ঘটাতে সক্ষম হননি যে কারণে বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে সাউথ সুদান বা দক্ষিণ সুদানের অধিকাংশ মানুষই তারা খ্রিস্টান ধর্মাবলম্বী বাইজেন্টাইন সাম্রাজ্যের অবশিষ্ট এলাকা আফ্রিকাতে যেগুলো ছিল তার বিস্তার ছিল লিবিয়া থেকে উত্তর আফ্রিকার বাকি অঞ্চলের দিকে সেই দিকে মুসলিমরা পরবর্তীতে অভিযান পরিচালনা করেছেন মিশরের গভর্নর আবদুল্লা ইবনে সাদ ইবনে আবিসারা তার নেতৃত্বে এবং সেই অভিযানের পূর্বে ওসমান রাইতুল্লাহ তিনি সাহাবাদেরকে নিয়ে সুরা করেছেন তাদের মতামতের ভিত্তিতে তিনি অনুমতি দিয়েছিলেন সেই অভিযানে আমরা দেখতে পাই তরুণ সাহাবিরা অনেকেই যোগদান করেছেন আবদুল ইবনে জুবায়ের রাজিয়াল্লাহ আনহুমা তিনি যোগদান করেছিলেন এবং উকুবা বিন নাফে বিশিষ্ট তাবেই তিনি পরবর্তী ইতিহাসে আফ্রিকা বিজয়ে একজন বিখ্যাত বিজেতা হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি সেই অভিযানে সামিল ছিলেন ওসমান ইকলানুর খিলাফতকালে মুসলিমরা লিবিয়া পর্যন্ত এলাকা বিজয় করতে সক্ষম হয়েছিলেন পরবর্তী এলাকা তাবিদের সময় উমাইয়া খিলাফার সময়ে বিজয় করা হয়েছিল এবং এভাবে এবং এভাবে আমরা দেখতে পাই যে পরবর্তীতে মুসলিমরা মরক্কো বিজয়ের পর সমুদ্র অতিক্রম করে স্পেন বিজয় করেছিলেন যার সর্বোচ্চ বিস্তার ছিল বর্তমান ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত কাজে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান ইতলানহুর সময় পরিচালিত অভিযানগুলোর মাধ্যমেই মুসলিমরা আফ্রিকা থেকে বাইজেন্টাইন সাম্রাজ্যকে বিদায় করে দিয়েছিলেন লম্বা সময়ের জন্য একেবারে ইতিহাসে আমরা দেখতে পাই যে আঠারোশো সালের পর যখন কিনা কলোনিয়াল শক্তিগুলো আবার এসে উত্তর আফ্রিকার দেশগুলোকে দখল করতে শুরু করে তার আগ পর্যন্ত রোমানদের কোনো শক্তি বা প্রভাব সেই অঞ্চলে ছিল না আলজেরিয়া আঠারোশো সালে ফ্রান্সের হাতে চলে যায় এবং সেটাই হচ্ছে উত্তর আফ্রিকার এলাকাগুলোর মধ্যে প্রথম দেশ যা সরাসরি কলোনিয়াল সাম্রাজ্যের অধীনে চলে গিয়েছিল মধ্যবর্তী সময়টি তারা ইসলামের অধীনেই ছিলেন কাজেই যখন কিনা আফ্রিকা থেকে বাইজেন্টাইন সাম্রাজ্য তাদের চিহ্ন মিটিয়ে দেওয়া হলো সেই অবস্থায় মুসলিমরা নিজেদের নিরাপত্তার জন্য নৌবাহিনীও গঠন করলেন কাজেই সমুদ্র পথেও আরেকটি সিদ্ধান্তকর যুদ্ধ অনিবার্য ছিল এবং সেটাই হচ্ছে জাতুসাওয়ারি সেই যুদ্ধ এবং সেই যুদ্ধের মাধ্যমেই নির্ধারিত হয়েছিল যে ভূমধ্য সাগর কাদের নিয়ন্ত্রণে থাকবে এবারে আমরা সেই জাতুসাওয়ারি সেই যুদ্ধের বর্ণনার দিকে যাচ্ছি মালিক ইবনে আউস তিনি এই যুদ্ধ সম্পর্কে বলেছেন যে আমি জাতুসাওয়ারি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং সমুদ্রে আমরা শত্রুদের মোকাবেলা করেছি তারা এত বেশি যুদ্ধ জাহাজ নিয়ে অগ্রসর হচ্ছিল যেটা আমরা আগে কখনোই দেখিনি তারা পাল উত্তোলন করলো বাতাস ছিল তাদের অনুকূলে আমাদের প্রতিকূলে আমরা দ্রুত আমাদের জাহাজগুলোকে নোঙ্গর করেছি এবং তারাও আমাদের কাছাকাছি নোঙ্গর করলো জাহাজের গতিবেগ বাড়ছিল মুসলিমরা দেখলেন যে জাহাজ ছিল তাদের প্রতিকূলে সেই অবস্থায় মুসলিমরা বাইজেন্টারদেরকে প্রস্তাব দিয়ে বলেছিলেন যে চলো আমরা একটি চুক্তিতে আবদ্ধ হই বাইজেন্টাইনরা সেই প্রস্তাব নাকচ করলো তারা বলল চুক্তি তোমরা করতে পারো কিন্তু সেটা তোমাদেরকে ধ্বংস করার পর জাতুসাওয়ারি এই যুদ্ধটি ঠিক কোথায় সংঘটিত হয়েছে সেই প্রসঙ্গে সেই প্রসঙ্গে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে তারা কেউ কেউ বলেছেন যে এটি হচ্ছে মিশরের উপকূলবর্তী একটি অঞ্চল সেখানে আবার কেউ কেউ বর্তমান তুরস্ক বা শামের কিছু উপকূলবর্তী এলাকার নামও তারা করেছেন মুসলিমরা সেই সময় আবদুল ইবনে সাদ ইবনে আবি সরাহ যিনি মিশরের গভর্নর ছিলেন তার নেতৃত্বে এই যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিলেন মুসলিমরা বাইজেন্টাইনদেরকে দুইটি প্রস্তাব দিল যে হয় তারা তীরে এসে যুদ্ধ করবে স্থলভাগে অথবা সমুদ্র পথে যুদ্ধ হবে দুই বাহিনী সেই সময় যুদ্ধের জন্য আগ্রহী এবং উদগ্রীব ছিল কাজেই দুই দিক থেকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে বাইজেন্টাইন সাম্রাজ্য তারা আত্মবিশ্বাসী ছিল এই কারণে তারা শক্তিতে বেশি ছিল এবং নৌযুদ্ধের অভিজ্ঞতাও তাদের বেশি ছিল বিপরীত দিক থেকে মুসলিমরা ছিল নতুন এবং অনভিজ্ঞ একই সঙ্গে সেই সময়কার যে আবহাওয়া সেটাও ছিল তাদের পক্ষে কিন্তু এরপরেও মুসলিমরা আগ্রহী ছিলেন ইমানি চেতনায় এবং ইমানের শক্তিতে মুসলিমরা আসবাব বা উপকরণের ভিত্তিতে যুদ্ধ করার জন্য উৎসাহী ছিলেন না যুদ্ধের আগে উভয় বাহিনী সমুদ্রে অবস্থান করছিল এবং সেই সময়কার যে পরিস্থিতি বর্ণনা করা হয়েছে তাতে দুই বাহিনীর দুই রকমের চিত্র সামনে চলে আসে মুসলিম বাহিনী যেখানে অবস্থান করছিল সেখানে তাদের যুদ্ধের আগে সেই রাতে কোরআন তেলাওয়াত এবং সালাত আদায় তারা করছিলেন তাদের কান্না দোয়া এবং তিলাওয়াতের শব্দ মৌমাছির শব্দের মতো শোনা যাচ্ছিল একই সঙ্গে সমুদ্রের তরঙ্গ এসে তীরে আশ্রয় পড়ছিল অপরদিকে রোমান সৈনিকেরা তারা হইচই করছিল ফুর্তি করছিল মদ পান করছিল সিটি বাজাচ্ছিল এবং বাদ্যযন্ত্র বাজাচ্ছিল কাজে উভয় বাহিনীর অবস্থা ছিল সম্পূর্ণ বিপরীত জাতুসাওয়ারি সেই যুদ্ধে সম্রাট হেরাকেল তার সন্তান কনস্ট্যান্টাইন সে যুদ্ধ করতে এসেছিল অর্থাৎ এর আগেও সে যখন ম্যানুয়েলকে পাঠিয়েছিল আলেকজান্দ্রিয়া দখল করার জন্য সেখানে সেই কমান্ডার নিহত হয়েছে পরবর্তীতে ভাইজেন্টাইন সাম্রাজ্য তাদের সর্বোচ্চ চেষ্টা নিয়োগ করেছিল যে মিশরকে আবারও যেন তারা দখল করে নেয় সেই উদ্দেশ্যে হেরাকলের সন্তান কনস্ট্যান্টাইন যে কিনা সেই সময় রোমান সম্রাট ছিল সে নিজে যুদ্ধে সামিল হয়েছিল সকালে সে দেরি না করে যুদ্ধ শুরু করতে চাইল মুসলিমরা সেই সময় আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ তার নেতৃত্বে ফজরে সালাদ শেষ করলেন এবং নিজেদের মধ্যে পরামর্শ করলেন যে কিভাবে তারা এই যুদ্ধে বিজয় অর্জন করতে পারেন মুসলিমরা দেখলেন যে নৌযুদ্ধে শক্তির বিবেচনায় সংখ্যার বিবেচনায় জাহাজের সংখ্যা বিবেচনায় সকল দিক থেকে তারা পিছিয়ে কাজেই তারা কৌশল নিলেন যে সমুদ্রে যুদ্ধ করলেও সেই সমুদ্রের যুদ্ধকেই তারা স্থলভাগে যুদ্ধের মতো একটি ভূমির যুদ্ধতে রূপান্তরিত করবেন এবং কীভাবে মুসলিমরা সেরা করেছিলেন আবদুল ইবনে সাদিব ইবনে আবি সারাহ তিনি মুসলিম নৌবাহিনীর জাহাজগুলোকে নিয়ে শত্রু বাহিনীর জাহাজে নিকটবর্তী হওয়ার নির্দেশ দিলেন মুসলিমরা নিকটবর্তী হলেন এবং কাছাকাছি হওয়ার পর যারা দুঃসাহসী মুসলিম মুজাহিদ ছিলেন তারা পানিতে ঝাঁপিয়ে পড়লেন এবং মোটা মোটা দড়ি এবং রশি দিয়ে নিজেদের জাহাজকে শত্রুদের জাহাজের সঙ্গে বেঁধে নিতে শুরু করলেন এভাবে এক একটি মুসলিম জাহাজ একাধিক শত্রুদের জাহাজকে দড়ির সঙ্গে বেঁধে একত্রে যুক্ত করে নিয়েছিল কাজেই দশ থেকে বারোটি করে জাহাজ একত্রে করে বেঁধে এক একটি মুসলিম জাহাজের সঙ্গে যুক্ত করা হয়েছিল এভাবে জাহাজগুলোকে একে অন্যের সঙ্গে বেঁধে যুক্ত করার কারণে মনে হতো যেন সেগুলো এক একটি ছোট ছোট দ্বীপ বা ভূখণ্ডে রূপান্তরিত হয়েছে এবং সেগুলোর উপরে সরাসরি হাতাহাতি বা সম্মুখ যুদ্ধ সেগুলো শুরু হয়েছিল আবদুল ইবনে সাদ ইবনে আবি সারাহ তার সৈনিকদেরকে যুদ্ধের আগে উৎসাহিত করেছেন তাদেরকে সারিবদ্ধ দাঁড় করিয়েছেন এবং কোরআন তিলাওয়াত করেছেন সুরা আনফাল তিলাওয়াত করেছেন যেটা যুদ্ধের সুরা জিহাদের সুরা মুসলিম কিংবা বাইজেন্টাইন উভয় বাহিনীর জন্যই এই যুদ্ধ ছিল খুবই মারাত্মক একটি যুদ্ধ দুই পক্ষেই প্রচুর হতাহতের ঘটনা ঘটল বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য এটা ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলে টিকে থাকার জন্য সিদ্ধান্তকর যুদ্ধ অপরদিকে মুসলিমরা যুদ্ধ করছিলেন জিহাদ ফিসাবিল্লার চেতনায় এবং ইমানই প্রেরণায় শেষ পর্যন্ত এই যুদ্ধে প্রচুর মুসলিমরা শাহাদ বরণ করেন তার থেকেও বেশি সংখ্যায় বাইজেন্টাইন তারা নিহত হয়েছিল এবং তাদের সংখ্যা এত বেশি ছিল যে তাদের ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে সেটা ছিল বাইজেন্টাইনদের জন্য দ্বিতীয় ইয়ারমুকের যুদ্ধ ইমাম আত্মাবারি তিনি বর্ণনা করে বলেছেন যে সেই যুদ্ধে যেন পানির থেকে রক্তের পরিমাণই বেশি বলে মনে হচ্ছিল শেষ পর্যন্ত এই যুদ্ধে মিশরের যিনি গভর্নর ছিলেন আবদুল ইবনে সাদ ইবনে আবিসারাহ তার কৌশল কাজে দিল এবং তিনি সমস্ত জাহাজগুলোকে একে অন্যের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে সমুদ্রের উপর একটি স্থলযুদ্ধ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন এবং শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় মুসলিমরা বিজয় অর্জন করেছেন যেহেতু সেখানে জাহাজগুলোকে একে অন্যের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে একত্রিত করা হয়েছিল এবং সেই অবস্থায় জাহাজের মাস্তুলগুলোই শুধু দেখা যাচ্ছিল এবং সমুদ্রের সেই যুদ্ধ যখন অনেকটাই স্থলযুদ্ধে রূপান্তরিত হয়ে যায় সেই অবস্থায় জাহাজের মাস্তুলগুলো অর্থাৎ যে বড় বড় খুঁটিগুলো থাকে সেগুলো খুলে নিয়ে তারা একে অন্যের সঙ্গে যুদ্ধ করছিলেন যে কারণে শেষ পর্যন্ত ইতিহাসে এই যুদ্ধকে জাহাতু সওয়ারি বা মাস্তুলের যুদ্ধ নামে নামকরণ করা হয়েছে এই যুদ্ধে তৎকালীন রোমান সম্রাট কনস্টান্টিন চতুর্থ তিনি যোগদান করেছিলেন তিনি পরাজিত হন এবং শেষ পর্যন্ত কোনোভাবে পালিয়ে গিয়ে তিনি সিসিলিতে গিয়ে পৌঁছান এবং সেখানকার যারা লোকেরা ছিল সিসিলির সেই দ্বীপের যে লোকেরা ছিল তারা খুবই আগ্রহের সঙ্গে তার কাছে যুদ্ধের খবরগুলো জানতে আসে এবং তিনি শেষ পর্যন্ত তাদের পরাজয়ের ঘটনা খুলে বলেন এবং সেই অবস্থায় সেখানকার বাসিন্দারা বলতে থাকে যে খ্রিস্টান ধর্ম এবং তার অনুসারীরা আজকে ধ্বংস হয়ে গেল এবং এরপর যদি মুসলিমরা তাদের এই ভূমি জয় করার জন্য আসে তাহলে তাদেরকে বাধা দেওয়ার মতো আর অবশিষ্ট কেউ থাকল না এবং সেই লোকেরা শেষ পর্যন্ত তাদের সেই সম্রাট কনস্টান্টিন চতুর্থ তাকে তারা হত্যা করে ফেলে তবে জাহাজের অন্যান্য লোকেদেরকে তারা ছেড়ে দেয় পরবর্তী ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে মুসলিমরা উমাইয়া খিলাফার সময়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলের অবশিষ্ট অনেকগুলো দ্বীপ প্রধান প্রধান দ্বীপগুলো তারা বিজয় করে নিয়েছিলেন সাইপ্রাস সাইপ্রাস সেটা ওসমান আলী সময়েই জয় করা হয়েছিল পরবর্তীতে রোডস সেই দ্বীপটি জয় করা হয়েছিল বাহান্ন হিজড়িতে ক্রিট সিসিলি মাল্টা এবং আরও অনেকগুলো দ্বীপ মুসলিমরা ধীরে ধীরে জয় করে নিয়েছিল কাজেই এই যুদ্ধের প্রভাব অত্যন্ত সুদূর প্রসারী এবং ব্যাপক ছিল এর মাধ্যমে এর মাধ্যমে সম্পূর্ণ ভূমধ্যসাগরীয় অঞ্চলে মুসলিমদের একচ্ছত্র আধিপত্য বিস্তার লাভ করতে শুরু করে এবং এরপর কয়েকশো বছরের মধ্যে আমরা দেখতে পাই যে শুধুমাত্র ভূমধ্য সাগর নয় বরং সারা পৃথিবীতেই নৌবাহিনী এবং নৌযুদ্ধে মুসলিমরাই ছিল শ্রেষ্ঠ আরব নাবিকদের সুনাম সুখ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে যদিও বা শুরুর দিকে সেই আরবরা ছিলেন মরুভূমির বাসিন্দা এবং এই ঘটনাগুলোকে স্মরণ করেই পরবর্তী সময়ে আমরা দেখি যে আমাদের দেশেও একজন কবি ফরুক আহমদ যিনি মুসলিমদের জন্য এবং ইসলামী চেতনার পুনর্জাগরণের জন্য অনেক কবিতা লিখেছেন তিনি আফসোস করে বলেছেন তার সাত সাগরের মাঝি কবিতায় যে সেই ইতিহাসগুলো আমরা কিভাবে ভুলে গেলাম আমাদের সেই অতীত গৌরবের কথা তার কবিতার একটি অংশবিশেষ আমরা শুনতে পারি ভুলে চুকি সেই প্রথম সফর জাহাজ চলেছে ভেসে অজানা ফুলের দেশে ভুলে চোখে সেই জামরুদ তোলা স্বপ্ন সবার চোখে ঝলসে চন্দ্রালোকে পাল তুলে কোথা জাহাজ চলেছে কেটে কেটে নোনা পানি অশ্রান্ত সন্ধানি দিগন্ত নীল পর্দা ফেলে সে ছিঁড়ে সাত সাগরের নোনা পানি চিরে চিরে ভুলেছ কি সেই প্রথম সফর জাহাজ চলেছে ভেসে অজানা ফুলের দেশে সুতরাং সাইপ্রাসের সেই যুদ্ধ এবং পরবর্তীতে জাতুস সওয়ারি এই উভয় যুদ্ধই ছিল ওসমান ইবনে আফান রাইতালনুর সময়ে সংঘটিত দুটি প্রধান নৌযুদ্ধ এবং এই দুইটি বিজয়ের মাধ্যমে মুসলিমরা ভূমধ্যসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে শুরু করেন পরবর্তীতে কয়েকশো বছরের মধ্যেই সম্পূর্ণ ভূমধ্যসাগরীয় এলাকা মুসলিমরা নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসেন এবার আমরা পরবর্তী ইতিহাসের কিছু ঘটনাও উল্লেখ করতে যাচ্ছি যদিও বা সেগুলো ওসমান ইবিন আফমান ইতলানহু তার খিলাফার ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত নয় কিন্তু যার সূচনা ওসমান ইতলানহু মুয়াবিয়া ইতলানহুর প্রস্তাবের মাধ্যমে ঘটিয়েছিলেন অর্থাৎ মুসলিমদের নৌবাহিনী প্রস্তুত করা তার ফলাফল হিসেবেই পরবর্তী ঘটনাগুলো সংঘটিত হয়েছিল কাজেই সেগুলোকে আমরা উল্লেখ করতে যাচ্ছি আমাদের আজকের এই পর্বে প্রথম পয়েন্ট হচ্ছে এই যুদ্ধগুলো বিজয় এবং মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠা এবং শক্তি বৃদ্ধি এগুলোর মাধ্যমে পরবর্তীতে মুসলিমরা ভূমধ্যসাগরীয় অঞ্চলে বহু দ্বীপ বিজয় করে নিতে সক্ষম হন দুই নম্বর পয়েন্ট হচ্ছে মুসলিমরা রসুল্লাহ সাল্লামের হাদিসের উপর আমল করার চেষ্টা করেন রসুল্লাহ সাল্লাম হাদিসে বলেছিলেন আউআলু জাইশিম মিন উম্মাতি ইয়াকজুনা মাদিনাতা কাইসর মাগফুরুল্লাহুম আমার উম্মতের মধ্যে প্রথম যে দলটি কাইসরের শহর বিজয় করার জন্য অভিযান পরিচালনা করবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হবে কাইসরের শহর সেটা কনস্টান্টিনোপল শহর সমুদ্র অতিক্রম করা ছাড়া সেখানে পৌঁছানোর কোনো সুযোগ ছিল না কাজী মুসলিমরা নৌবাহিনীর যখন শক্তি বৃদ্ধি হয় সেই অবস্থায় তারা কাইসারের শহর কনস্টান্টিনোপল সেটাকে বিজয় করার জন্য মনোযোগী হলেন সুতরাং সাহাবিদের সময়েই তারা কনস্টান্টিনোপল শহর বিজয় করার প্রচেষ্টা শুরু করেন শেষ পর্যন্ত আমরা ইতিহাস থেকে দেখতে পাই ইংরেজি চোদ্দশো তিপ্পান্ন সালে অসাধারণ একটি নৌযুদ্ধের মাধ্যমে সুলতান মুহাম্মদ আলফাতে তিনি সেই শহরকে বিজয় করতে সক্ষম হন যেটা ছিল সেই সময়ে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত শহর সামরিক এবং ভৌগোলিক উভয় দিক থেকে ছিল সেটা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত শহর এবং সমগ্র বিশ্ব ইতিহাসের মোর পরিবর্তন করে দেওয়া ঘটনাগুলোর মধ্যে সেই ঘটনাটি একটি বিশেষ ঘটনা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই বিজয় সম্পর্কে আগাম ভবিষ্যৎবাণী করেছেন এবং উম্মাকে সুসংবাদ জানিয়ে গিয়েছিলেন ইমাম আজাহাবি সেই হাদিসটিকে সহি বলে মতামত প্রকাশ করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন লাতুফ তাহান্না আল কুনস্তান্তানিয়া ওয়ালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জালিকাল জাইশ তোমরা কনস্টান্টিনোপল শহর সেটাকে বিজয় করবে এবং সেই বিজয়ী আমির কত উত্তম আমির হবে এবং সেই বিজয়ী বাহিনী কত উত্তম বাহিনী হবে ইসলামের ইতিহাস থেকে আমরা পরবর্তী ঘটনায় দেখতে পাই যখন যখন অটোমান খিলাফা বা উসমানী খিলাফা প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় মুসলিম নৌবাহিনীর উত্থানের চূড়ান্ত দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি কাজেই সেই যে মোয়াবিয়া ইতলাহর প্রস্তাবের মাধ্যমে প্রথম মুসলিম নৌবাহিনী গঠন করা হয়েছিল পরবর্তীতে কনস্টান্টিনোপল বিজয় থেকে শুরু করে হাজার বছরের যে বিস্তারিত ঘটনাগুলো সেখানে এত এত গৌরব গাথা লুকানো রয়েছে যেগুলো সত্যি একজন ইতিহাসের পাঠককে অবাক করে দেয় আশ্চর্য করে দেয় অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা দেখতে পাই যে বর্তমান মুসলিমদের মধ্যে অনেকেই সেই ঘটনাগুলো সম্পর্কে বেখবর এবং তারা জানেন না বিপরীত দিক থেকে আমরা দেখতে পাই যারা ইসলামের শত্রু সেই অমুসলিমরা তাদের রচনায় মুসলিম নাবিকদেরকে এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে যে বিজয়গুলো মুসলিমরা সংগঠিত করেছিলেন সেগুলোকে জলদস্যুতা পাইরেসি লুটতরাজ এভাবে এভাবে প্রচারণা চালিয়ে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছেন তারা মুসলিম মুজাহিদিনদেরকে পাইরেটস বা জলদস্যু বা ডাকাত হিসেবে অভিহিত করেছেন এবং সেগুলোকে মুসলিমদের অভিযান এভাবে নামকরণ না করে কখনো কখনো আরবদের অভিযান কখনো তুর্কিদের অভিযান কিংবা কখনো বারবার বা নর্থ আফ্রিকার যে গোত্র সেগুলোর অভিযান হিসেবে চিহ্নিত করেছেন এর কারণ হচ্ছে যদি সেগুলোকে মুসলিম পরিচয়ে চিহ্নিত করা হয় তাহলে এটা সমগ্র উম্মাকে একত্রিত করে এবং মুসলিমদেরকে একত্রিত করে অপরদিকে যদি এগুলোকে জাতীয়তাবাদী বিজয় অভিযান হিসেবে চিহ্নিত করা যায় তাহলে সেখানে মুসলিমদেরকে পৃথক করা অবস্থায় রাখা যায় ভূমধ্যসাগরীয় পুরো অঞ্চলটাই ছিল মুসলিমদের বিজয় করা অঞ্চল মুসলিমদের নিজস্ব ভূমি এবং সেই অঞ্চলের সীমান্তে মুসলিমরা রিবাত বা সীমান্ত যুদ্ধ পরিচালনা করেছেন এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে অভিযান পরিচালনা করার মাধ্যমেই মুসলিমরা ইউরোপে ইসলামের বিস্তার ঘটাতে সক্ষম হয়েছেন স্পেন বিজয়ের মাধ্যমে সর্বোচ্চ বিস্তারে আমরা দেখতে পাই একেবারে ফ্রান্সের রাজধানী প্যারিসের সীমান্ত পর্যন্ত মুসলিমরা পৌঁছে গিয়েছিলেন আরেকদিকে অটোমান খিলাফা ও ওসমানি খিলাফার বিস্তার ঘটেছিল সমগ্র বলকান অঞ্চলে কাজে অটোমান খিলাফার ইতিহাস থেকে আমরা দেখতে পাই বহু অসাধারণ নৌযুদ্ধের ঘটনা ইতিহাসের পাতায় সংরক্ষিত রয়েছে তার মধ্য থেকে কয়েকটি নির্বাচিত বিষয় কয়েকটি হাইলাইটস উল্লেখ করে আমাদের আজকের আলোচনা আমরা শেষ করতে যাচ্ছি আল্লাহ রসুল্লাহ আসলামের ভবিষ্যৎবাণী অনুসারে মুসলিমরা কনস্টান্টিনোপল বিজয় করেছেন আরেকটি হাদিস থেকে আমরা দেখতে পাই যে রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে প্রশ্ন করা হয়েছিল যে কোন শহরটি প্রথম বিজয় হবে কনস্টান্টিনোপল নাকি রোম শহর রাসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি জবাব দিয়েছিলেন বরং হেরাকলের শহর অর্থাৎ কনস্টান্টিনোপল সেটাই প্রথমে বিজয় হবে সুলতান মোহাম্মদ আল ফাতেহ তিনি কনস্টান্টিনোপল বিজয় করার পর রোম বিজয় করার জন্য অভিযান পরিচালনা করেছিলেন এবং সবগুলো অভিযানই ছিল সমুদ্রপথে ভূমধ্যসাগরীয় অঞ্চলে এবং তারও আগে অর্থাৎ ইংরেজি আটশো বাহাত্তর থেকে আটশো বিরাশি সালের সময়ে যিনি খ্রিস্টানদের পোপ ছিলেন পোপ জন অষ্টম তিনি মুসলিমদেরকে জিজিয়া প্রদান করতে বাধ্য হয়েছিলেন সেই সময় মুসলিমরা সমুদ্রপথে অভিযান পরিচালনা করতে করতে ইউরোপের এমনকি সুইজারল্যান্ডের অনেক অভ্যন্তরে পর্যন্ত প্রবেশ করেছিল তাই ইটালি সেই শহর রোম আক্রমণ করেছিলেন এবং পোপ জন অষ্টমকে বাধ্য করেছিলেন জিজিয়া প্রদান করে মুসলিমদের অনুগত থাকার জন্য বছরে পঁচিশ হাজার মিসকাল গোল্ড তিনি প্রদান করতেন এই ঘটনা এই সংবাদ অর্থাৎ পোপ মুসলিম খিলাফাকে জিজিয়া প্রদান করেছেন এই সংবাদ যদি আমাদেরকে আশ্চর্য করে দেয় তাহলে আরও একটি আশ্চর্যজনক ঘটনা কিন্তু বাস্তব সেটা হচ্ছে যে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন তিনিও বাধ্য হয়েছিলেন মুসলিমদেরকে জিজিয়া প্রদান করতে এবং সেই ঘটনা কিভাবে ঘটেছিল তার উল্লেখ করেই আমাদের আলোচনা আমরা আজকে শেষ করতে যাচ্ছি ইতিহাসের এই ঘটনাগুলো আমরা জানি না ইতিহাসের মহানায়ক ইতিহাসের নায়কদেরকে আমরা চিনি না বা চিনলেও নায়কদেরকে চিনি খলনায়ক হিসেবে আর বাস্তবে যারা ভিলেন তাদেরকে আমরা নায়ক হিসেবে দেখি কারণ আমাদের চোখে চেপে আছে পশ্চিমা চশমা মুসলিম মুজাহিদিন তাদেরকে আমরা দেখি জলদস্যু হিসেবে পাইরেটস হিসেবে অথচ বাস্তবে যারা মুসলিম ভূমিতে এসে লুটতরাজ করত গণহত্যা চালাত সেই টেম্পলার্স নাইটদেরকে আমরা বীর যোদ্ধা হিসেবে দেখে থাকি সেই বিভ্রান্তি দূর করার জন্য ইতিহাসের পাতা থেকে আমরা এক বিস্তৃত মহানায়কের ঘটনা উল্লেখ করতে যাচ্ছি যিনি খাইরুদ্দিন বারবারুসা এই নামে পরিচিত বারবারুসের ঘটনা সেই সময়ের ঘটনা যখন কিনা চোদ্দশো বিরানব্বই সালে স্পেনে গ্রানাডার পতন ঘটল এবং সেখানকার মুসলিমদেরকে গণহত্যা করা হলো স্পেনের পতনের পর নর্থ আফ্রিকা অর্থাৎ আলজেরিয়ার যারা শাসক ছিলেন তারাও বিশ্বাসঘাতকতা করে স্পেনে আনুগত্য করতে শুরু করলো একদিকে স্পেনের পতন ঘটল সেখানকার মুসলিমদেরকে গণহত্যা করা হলো এবং অবশিষ্ট যারা ছিল তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছিল সেই সময়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলের আরেক প্রান্তে অর্থাৎ পূর্ব প্রান্তে আমরা দেখতে পাই যে অটোমান খিলাফা বা উসমানী খিলাফতের উত্থান ঘটছিল এবং সেটা ইউরোপের অভ্যন্তরে বলকান অঞ্চলে খিলাফার বিস্তার ঘটিয়ে যাচ্ছিল সেই সময় যিনি উসমানী সুলতান ছিলেন তিনি ছিলেন তিনি ছিলেন সুলতান সেলিম প্রথম এবং তিনি উসমানী সুলতানদের মধ্যে প্রথম যিনি খলিফা পদবি ব্যবহার করতে শুরু করেন এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে যে বারোশো আটান্ন সালে যখন বাগদাদ ধ্বংস হয়ে যায় সেই অবস্থায় আব্বাসীয় খিলাফা খুবই দুর্বল হয়ে আসে এরপরেও কয়েকশো বছর পর্যন্ত আব্বাসীয় খলিফাদেরকেই মুসলিমরা খলিফা হিসেবে শনাক্ত করে আসছিলেন পরবর্তীতে সরাসরি আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি খলিফা পদবি ব্যবহার করতে শুরু করেন সুলতান সেলিম প্রথম তার কাছে স্পেনের মুসলিমদের সাহায্যের সংবাদ আসলো কি করা যায় কিভাবে অবশিষ্ট মজলু মুসলিমদেরকে উদ্ধার করা যায় এই বিষয়ে তিনি ভাবছিলেন সেই সময়ে বিভিন্ন চার্চের নিচে অর্থাৎ ভূগর্ভস্থ গর্ত করে সেখানে মুসলিমদেরকে বন্দী রাখা হতো এবং নির্মমভাবে তাদেরকে অত্যাচার করা হতো উসমানী খলিফা সেলিম আল আউ্য়াল তিনি তার কমান্ডার যিনি আলবেনিয়া অঞ্চলের বাসিন্দা ছিলেন আর রুজ তাকে ডেকে নিয়ে আসলেন এবং তাকে এই দায়িত্ব প্রদান করলেন মিশন প্রদান করলেন যে তোমাকে যেতে হবে সমুদ্রপথে এবং তুমি আন্দালুসিয়ায় গিয়ে সেখানকার সেখানকার মাজলুম মুসলিমদেরকে উদ্ধার করে নিয়ে আসতে হবে যদি আমরা সেই দায়িত্ব এবং সেই সময়কার পরিবেশ পরিস্থিতি দেখি তাহলে সেটাকে মিশন ইম্পসিবল এটা বললেও বাড়িয়ে বলা হয় না কারণ কমান্ডার আর রুজ তাকে রওনা হতে হবে ভূমধ্য সাগরের পূর্ব অঞ্চল সবচেয়ে পূর্বের যে অঞ্চল ইস্তাম্বুল সেখান থেকে সেখান থেকে সমুদ্রপথে জাহাজ নিয়ে তাকে পৌঁছাতে হবে একেবারে পশ্চিমের অঞ্চল সেই স্পেনে এবং এই দীর্ঘ সমুদ্র পথে তার সঙ্গে মোকাবেলা ঘটতে পারে ইউরোপিয়ান বিভিন্ন জাহাজের স্প্যানিশ ইটালিয়ান কিংবা পর্তুগিজ সেখানে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে যুদ্ধ করে টিকে থাকতে হবে এরপর আন্দোলেশিয়ায় গিয়ে অতর্কিত হামলা পরিচালনা করে মুসলিমদেরকে উদ্ধার করতে হবে উদ্ধার করে তাদেরকে নিকটস্থ মুসলিম স্থলভূমি অর্থাৎ নর্থ আফ্রিকা বা আলজেরিয়াতে নিয়ে আসতে হবে কাজেই এই বিষয়টা কতটা কঠিন ছিল সেটা আমরা খুব সহজেই বুঝতে পারছি এর মধ্যে আরও একটি বিষয় ছিল যে আলজেরিয়ার তৎকালীন যে শাসক ছিল সে মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে খ্রিস্টানদের সঙ্গে হাত মিলিয়েছিল কাজে সমস্ত দিক থেকে কাজটি ছিল খুবই কঠিন কিন্তু যুগে যুগে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবাহতাল্লার ইচ্ছায় আল্লাহ সুবাহতাল্লার সাহায্যে মুসলিম মুজাহিদিনরা অনেক অসম্ভবকেই সম্ভব করেছেন আর রোজ যিনি উসমানী খিলাফার একজন কমান্ডার ছিলেন তারা চার ভাই ছিলেন এবং তারা প্রত্যেকেই ছিলেন দক্ষ নাবিক অন্য তিন ভাই ছিলেন ইসহাক ইলিয়াস এবং খুসরুফ এবং শেষোক্ত ব্যক্তি অর্থাৎ খুসরুফ তিনি পরবর্তী ঘটনায় কৃতিত্বের দিক থেকে বাকি সবাইকে ছাড়িয়ে যান এবং খুসরুফকে পরবর্তীতে উপাধি দেওয়া হয়েছিল তিনি হচ্ছেন খাইরুদ্দিন অর্থাৎ দিনের খায়ের যার মধ্যে রয়েছে এই চার ভাই তারা প্রত্যেকেই দক্ষ নাবিক নৌসেনা এবং কমান্ডার ছিলেন তারা জাহাজ নিয়ে অভিযান চালিয়ে স্পেনের পতনের পর মুজলুম মুসলিমদেরকে উদ্ধার করে আসছিলেন মুসলিমরা তাদের এই মহান অবদানের কারণে আর রুজ তাকে নাম দিয়েছিলেন বাবা আর রুজ বাবা আর রুজ এই নামটি পরবর্তীতে বিকৃত হয়ে যায় এবং ইউরোপে এটাকে এভাবে প্রচার করা হয়েছিল যে তার নাম হচ্ছে বাবা আর রুজ থেকে বারবারুজ বারবারুজ এটাকে ইতালীয় ভাষায় এর অর্থ হচ্ছে যে লাল দাড়িওয়ালা ব্যক্তি আর রুজ তিনি যেহেতু আলবেনিয়ান অর্থাৎ বলকান অঞ্চলের একজন মুসলিম ছিলেন ফলে সেখানকার মানুষদের যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য তাদের দাড়িগুলো লাল বর্ণের হয়ে থাকে এবং চুল দাড়ি এগুলো সোনালি বা লাল বর্ণের হয় কাজেই তারা আর রুসকে নাম প্রদান করল বারবারুস অর্থাৎ লাল দাড়িওয়ালা ব্যক্তি ভাইদের মধ্যে ইলিয়াস তিনি একটি নৌযুদ্ধে সাহায্য বরণ করলেন আর রুস তিনি একটি অভিযান পরিচালনা করতে গিয়ে রোডস দ্বীপে বন্দী হলেন সেখানকার যারা নাইটস ছিল সেন্ট জনের নাইটস তাদের হাতে তিনি বন্দী হলেন কিন্তু আল্লাহ সুবাহ তাদের ইচ্ছায় শেষ পর্যন্ত তিনি নিজেকে এবং সাথী মুসলিমদেরকে সেই দ্বীপে বন্দিদশা থেকে মুক্ত করতে সক্ষম হলেন কিছু কিছু বর্ণনা এসেছে যে খুসরুফ অর্থাৎ সেই চার ভাইদের মধ্যে একজন তিনি জাহাজ নিয়ে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছিলেন এবং তারা সেখান থেকে জাহাজ নিয়ে যুদ্ধ করে আবারও মুসলিম সমুদ্র উপকূলবর্তী অঞ্চল মিশরের আলেকজান্দ্রিয়া সেখানে চলে আসেন এবং এভাবে তারা সেই সময় ক্রুসিডার নেভির বিরুদ্ধে জিহাদ পরিচালনা করে আসছিলেন একদিকে আররুজের সেই বীরত্ব এবং একই সঙ্গে খুসরুফ অর্থাৎ খাইরুদ্দিন তাদের সেই বীরত্ব এগুলো ইউরোপে ব্যাপকভাবে মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং তারা বারবারুসা ব্রাদার্স এভাবে বিখ্যাত হয়ে যান পরবর্তী ঘটনায় আমরা দেখি যে আলজেরিয়া মুক্ত করতে গিয়ে আর রুশ তিনি স্প্যানিশদের আক্রমণের শিকার হয়ে সেখানে শাহাদত বরণ করেন এবং অবশিষ্ট ভাই অর্থাৎ খুসরুফ বা যাকে খাইরুদ্দিন বারবারুসা এভাবে নামকরণ করা হয়েছিল তিনি নৌযুদ্ধ চালিয়ে যেতে শুরু করেন এবং তিনি বহু স্প্যানিশ যুদ্ধ জাহাজ ধ্বংস করেছেন এবং বিভিন্ন দ্বীপ পুনরুদ্ধার করেছেন এবং সেগুলোকে ওসমানী খিলাফার অন্তর্ভুক্ত করে নিয়েছেন এবং তিউনেশিয়া আলজেরিয়া এই অঞ্চলগুলো সেই সময় মুসলিমদের হাতছাড়া হয়ে গিয়েছিল সেগুলোকে উদ্ধার করে আবারও তিনি ওসমানী খিলাফার অন্তর্ভুক্ত করেছিলেন ঘটনা এখানেই শেষ নয় বরং তিনি তার এই অভিযানগুলো ক্রমাগত চালিয়ে যাচ্ছিলেন এবং ইউরোপের বিভিন্ন অঞ্চল বিভিন্ন দ্বীপগুলো মুসলিমদের অধিকারে নিয়ে আসছিলেন শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৎকালীন যিনি পোপ ছিলেন অর্থাৎ পোপ পল তৃতীয় তিনি সমস্ত ইউরোপে ধর্মযুদ্ধ ঘোষণা করলেন এবং তাদের মধ্যে যে শ্রেষ্ঠ নৌ কমান্ডার ছিল ইউরোপের কিংবদন্তিতুল্য নৌ commander Andrea Doria Andrea Doria তাকে পাঠানো হলো খ্রিস্টানরা হলি লীগ গঠন করলো এবং এই ঘটনা হচ্ছে পনেরোশো সালের ঘটনা প্রিভিজার যুদ্ধের ঘটনা যেখানে বারবারোসা তিনি মাত্র পাঁচ ঘন্টার যুদ্ধে লড়াই করার মাধ্যমে খ্রিস্টানদেরকে পরাজিত করলেন যদিও সংখ্যা ছিল তারা মুসলিমদের থেকে অনেক অনেক বেশি তাদের ছিল ছয়শো জাহাজ ষাট হাজার যোদ্ধা বিপরীতে মুসলিমদের ছিল মাত্র একশো বাইশটি জাহাজ পনেরোশো সালে সেই ঘটনার পর প্রিভিজার যুদ্ধে মুসলিমরা বিজয়ী হওয়ার পর সমস্ত ভূমধ্যসাগরীয় অঞ্চলে একচ্ছত্র মুসলিম আধিপত্য মুসলিম নৌবাহিনীর আধিপত্য বিস্তার ঘটে এবং যেটা একেবারে উনিশশো সাল শুরু হওয়ার কিছু আগ পর্যন্ত বহাল ছিল এবং মধ্যবর্তী সময়ে বিভিন্ন যুদ্ধের ঘটনাও ঘটেছে মুসলিমদের সঙ্গে যেহেতু এই সময়ে মুসলিমরা সম্পূর্ণ ভূমধ্যসাগরীয় অঞ্চলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন ভূমধ্যসাগরীয় অঞ্চলকে তারা নিজেদের খিলাফার অন্তর্ভুক্ত করেছিলেন কাজে এই অঞ্চলে যদি কোনো অমুসলিমরা তারা ব্যবসা করতে চাইত কিংবা তাদের ব্যবসার জাহাজ নিয়ে প্রবেশ করতে চাইতো তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে জিজিয়ার প্রদান করতে হতো ব্রিটেন ফ্রান্স হল্যান্ড ডেনমার্ক কিংবা ইতালি তারা ইসলামী খিলাফাকে জিজিয়ার প্রদান করে আসছিল এবং যদি তারা জিজিয়ার প্রদান করতে রাজি না হতো সেক্ষেত্রে মুসলিম মুজাহিদিনরা তারা শত্রুপক্ষের জাহাজকে বাজেয়াপ্ত করতেন এবং জাহাজের ক্যাপ্টেন নাবিক এবং অন্যান্য যারা থাকতেন তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে গ্রহণ করে নিতেন এবং আলজেরিয়া ছিল মুসলিমদের একটি বড় নৌঘাঁটি এভাবে আমরা দেখতে পাই যে যখন সতেরোশো সালের দিকে এবং আমেরিকার ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করলো সেই অবস্থায় আমেরিকার যে জাহাজগুলো ছিল সেগুলো আর ব্রিটিশ নৌবাহিনীর প্রতিরক্ষার মধ্যে ছিল না এবং সেই সময়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্যবসা পরিচালনা করার জন্য আমেরিকান জাহাজগুলো পরিচালিত হতো জিজিয়া প্রদান করার ভিত্তিতে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন তিনি মুসলিমদেরকে জিজিয়া প্রদান করেছেন এবং যদি তারা জিজিয়া প্রদান করতে অস্বীকার করত সেই ক্ষেত্রে মুসলিমরা তাদের জাহাজগুলোকে বাজেয়াপ্ত করে নিতেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমেরিকান নৌবাহিনী গঠিত হয়েছিল ছয়টি বড় ফ্রিগেট গঠন করার মাধ্যমে পরবর্তী ইতিহাস থেকে আমরা দেখতে পাই আঠারোশো সালের পরে ধীরে ধীরে খিলাফা দুর্বল হতে থাকে এবং আঠারোশো সালে ফরাসিদের হাতে আলজেরিয়া সেটা দখলকৃত হয়ে যায় কলোনিয়াল শক্তি আবারও নর্থ আফ্রিকা সেই সমস্ত অঞ্চলে প্রবেশ করতে শুরু করে খাইরুদ্দিন বারবারোসা তিনি উসমানী খিলাফার নৌবাহিনীর গ্র্যান্ড অ্যাডমিরাল ছিলেন এবং তাকে উপাধি প্রদান করা হয়েছিল কাপুদা নেদারিয়া বা গ্র্যান্ড অ্যাডমিরাল অফ সি এবং তিনি যে পতাকা বহন করতেন সেই পতাকার মধ্যে লেখা ছিল নাসরুম মিনাল্লাহ হিয়ফাত হুন গরিব অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়ের সুসংবাদ কাজেই এই হচ্ছে খলিফা ওসমান ইবনে আফান ইসলাহনু তার সময় পরিচালিত বিভিন্ন বিজয় অভিযানের কিছু সংক্ষিপ্ত বর্ণনা এবং শেষের দিকে পরবর্তী লেগেসির কিছু ঘটনাও আমরা উল্লেখ করলাম যেগুলো ছিল পূর্ববর্তী সময়ে পরিচালিত ঘটনার পরবর্তী ফলাফল ওসমান রাইতলানোর সময়ে মুসলিমরা ককেশাস অঞ্চল বিজয় করেছিলেন আর্মেনিয়া আজারবাইজান এই অঞ্চলগুলো বিজয় করা হয়েছিল সেখানে সেই অঞ্চলগুলো প্রসারিত হচ্ছিল খোরাসানে যা কিছু বিজয় করা হয়েছিল সেগুলো প্রসারিত হচ্ছিল এমনকি মুসলিমরা অক্সাস রিভার তার সীমানা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন পারস্য সম্রাট ইয়াসদিজার্দ সে নিহত হয় ওসমান রাইতলানোর খিলাফতকালে এবং অপরদিকে আফ্রিকাতে মুসলিমরা লিবিয়া পর্যন্ত বিজয় করতে সক্ষম হয়েছিলেন শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করিয়ে দিয়ে আমাদের আজকের আলোচনা আমরা শেষ করতে যাচ্ছি ইতিহাসের এই ঘটনাগুলো শুধুমাত্র গল্প ঘটনা বা কাহিনী শোনার আয়োজন নয় বরং সেখান থেকে শিক্ষা গ্রহণ করা লেসনগুলো ডিরাইভ করা সেটাই হচ্ছে সবচেয়ে বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ এই ঘটনাগুলোর মধ্যে আল্লাহ সুহামতাল্লাহর নীতি বা সুনানগুলোকে তালাশ করা প্রয়োজন ইতিহাসকে যখন সামনে মেলে ধরা হয় তখন এটা হচ্ছে একটা বিশাল মাঠের সমতুল্য একটি একটি বিশাল মাঠ একটি বিশাল প্রান্তর এবং বহু পথিক আমাদের আগেও সেই মাঠ প্রান্তর অতিক্রম করে চলে গেছেন এবং তাদের চলার পথ সেই ছাপগুলো আমাদের সামনে উন্মুক্ত রয়েছে কিন্তু যেহেতু আমরা পরবর্তী সময়ের মানুষ পূর্ববর্তী ঘটনা ইতিহাসগুলোকে সামনে মেলে ধরলে আমরা দেখতে পাই সকল পথিকই চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পারেননি বরং যারা আল্লাহ সুবাহতাল্লাহর দেখানো পথে চলেছেন তারা পৌঁছাতে সক্ষম হয়েছেন অন্যান্যরা পথহারা হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন দিশেহারা হয়েছেন কাজে ইতিহাসের ঘটনাগুলোকে উদাহরণ হিসেবে গ্রহণ করতে হয় এবং সেখান থেকে নীতিগুলো এবং শিক্ষাগুলোকে নিতে হয় মূল উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা এবং উপকৃত হওয়া আল্লাহ সুহামতাল্লাহ পূর্ববর্তী জাতির ঘটনাগুলো কোরআনে বর্ণনা করেছেন এবং কোরআনের প্রায় তিন ভাগের এক ভাগই হচ্ছে নবীদের ঘটনা এবং পূর্ববর্তী জাতির বিভিন্ন ঘটনা আল্লাহ সুবাহতাল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এই নির্দেশই প্রদান করে বলেছেন ফাকুসুসিল কাসাসা আল্লাহ আল্লাহ হুমিয়া কারুন হে নবী আপনি সেই সমস্ত কিসা কাহিনী সেই সমস্ত ঘটনাগুলো তাদের সামনে বর্ণনা করুন যেন তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যেন তারা চিন্তা গবেষণা করতে পারে তাফাক্কুর করতে পারে অন্যত্র আল্লাহ সুবাহতুল্লাহ বলেছেন কাদ খালাত মিন কাবলিকুম সুনানুন রফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মোকাজিবিন তোমাদের আগে বহু ধরনের জীবন আচরণ এগুলো অতীত হয়েছে বহু ধরনের সভ্যতা বহু ধরনের জীবনযাপন এগুলো অতীত হয়েছে কাজেই তোমরা দুনিয়াতে সফর করো ভ্রমণ করো এবং দেখো যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি পরিণাম হয়েছিল আল্লাহ সুহামতুল্লাহ তিনি আরও বলেছেন ফলান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা ফলান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাহবিলা কাজেই আপনি আল্লাহর সুনান আল্লাহর নীতি আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন দেখতে পাবেন না এবং আল্লাহর নিয়ম নীতিতে কোনো ধরনের বিচ্যুতিও দেখতে পাবেন না কাজেই আজকের আলোচনার মাধ্যমে আমরা খুলাফে রাশেদার সময়ে পরিচালিত বিজয় অভিযানের বর্ণনা শেষ করলাম কারণ পরবর্তী ঘটনা থেকে আমরা দেখতে পাই যে আলী রাইতলানহু যখন তিনি খলিফা হয়েছিলেন সেই অবস্থায় মুসলিমদের আভ্যন্তরীণ ফিতনা এবং বিশৃঙ্খলার কারণে শত্রুদের বিরুদ্ধে কোনো ধরনের বিজয় অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি পরবর্তীতে মুয়াবিয়া রাইতলানহুর সময় আবারও জিহাদের ঝান্ডা তুলে ধরা হয়েছিল এবং শত্রুদের বিরুদ্ধে পুনরায় বিজয় অভিযান পরিচালনা শুরু হয়েছিল ওসলাল্লাহ তালা আল্লাহ সঈদিন মোহাম্মদ ও আল্লাহ আলহি ওসাহাবি ওসাল্লাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের website W W W dot Raindrops dot media আমাদের Facebook page Facebook dot com slash Raindrops media এবং আমাদের YouTube channel YouTube dot com slash Raindrops media org two zero one five